بسم اللہ الرحمن الرحیم الحمد للہ رب العالمین والصلاة والسلام سید المرسلین نبینا محمد وعلى آلہ وصحبہ اجمعین ومن تبعہم الى یوم الدین اما بعد باللہ من الشیطان الرجیم زعمتم فدعوهم فلم لهم وجعلنا موبقا المجرمون النار فظنوا أنهم ولم يجدوا عنها আল্লাহ পাক রব্বুল আলমীর সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাজল নবী সাল্লাহ আলী সাল্লামের উপর আজকে তফসির হবে সুরাতুল কাহফির আয়াত নম্বর বাউন্ন থেকে আল্লাহ পাক আলমিন এই আয়াতে এবং তারপরের আয়াতে মুশ্রিকদের কথা এবং তাদের উপাস্যদের কথা মুশরেক এবং তাদের উপাস্য দেবদেবী বা ফকির দরবেশ মাজার এসবের কথা আল্লাহ পাক সাদ করছেন রাখে আল্লাহ পাক রব্বুল আলমিন কিয়ামতের দিনে বলবেন যে তোমরা তোমাদের উপাস্যদের ডাকো যারা দেব দেবীর পূজা করেছে তাদেরকে বলা হয় তোমাদের দেবদেবীকে ডাকো যারা ফকির দরবেশের পূজা করেছে আল্লাহ বলবে তাদেরকে ডাকো যারা ওই মাজারের পূজা করেছে ওই মাজারওয়ালা যে মাজারে দাফন আছে তাদেরকে আল্লাহ ডাকতে বলবেন যে ডাকো তারা তোমাদের এখন সাহায্য করুক আসুক তারা মহান আল্লাহ ইরশাদ করেছেন জামতুম স্মরণ করো সেই দিনকে যেই দিন আল্লাহ পাক বলবেন নাদু জামতুম তোমরা আহ্বান করো সেই সব আমার শরিকদেরকে সেই সব আমার শরিকদেরকে অংশীদেরকে যাদের সম্পর্কে তোমাদের ধারণা ছিল যে তারা তোমাদের উপাস্য তারা তোমাদেরকে দিতে পারে তোমাদেরকে উদ্ধার করতে পারে মানে তাদের সম্পর্কে তোমাদের ধারণা ছিল যে তারা কাজে আসবে তোমাদের দুনিয়াতে কাজে এসছে কাউকে ছেলে দিয়েছে কারো রোগ ভালো করেছে এরকম সিরকি ধারণা ছিল আর আখেরাতে একা ওই পীর জান্নাতে যাবে না মুরিদানদেরকে জান্নাতে নিয়ে যাবে এইরকম যে ধারণা ছিল ফাদা আহম তখন তারা তাদেরকে ডাকবে তখন তারা তাদেরকে আহ্বান করবে ডাকবে যে যাকে ডেকেছে জিলানিকে দেখেছে ইয়া গৌসুল আজম সাহায্য করুন মাদাত ইয়া খাজা বাবা মাদাত আটরসি বাবা এই করে বাবাদেরকে ডাকবে উপাস্যদেরকে ডাকবে তারা ডাকতে থাকবে যারা রামকে ডেকেছিল কৃষ্ণকে ডেকেছিল তাদেরকে ডাক আল্লাহ বলছে তোমাদের শরীরগুলিকে ডাক এখন তারা তোমাদের সাহায্য করুক ফাদাহুম তারা তাদেরকে আহ্বান করবে ফালাম ইস্তাজিবুল আহম কিন্তু তাদের ডাকে তারা কেউ সাড়া দেবে না ডাকে কোনো জবাব আসবে না চিৎকার করতে থাকবে এই জাহান্নামীরা মুশরেকরা ওয়াজা আল্লাহ বাইনাহুম মেকা এবং তাদের মাঝে আপোষে অর্থাৎ যারা পুজো করেছে আল্লাহ ছাড়া অন্যকে উপাসক বা সাব্যস্ত করেছে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত বন্দীগী করেছে তাদের মাঝে এই মুশ্রিকদের মাঝে আর তাদের দেবী উপাস্য পীর ফকির দরবেশ আর ওই মাজারওয়ালাদের মাঝে আমি সৃষ্টি করে দেব মাও বেকা ধ্বংসাত্মক মাঠ ওয়াবাকা বা অবেকা মানে হয় ধ্বংস হওয়া আর মাও বেকা মানে ধ্বংসস্থল আমি ধ্বংস স্থল সৃষ্টি করে দেব তৈরি করে দেব অর্থাৎ তারা সকলে সর্বনাশ হবে যারা মুশরেক যারা আল্লাহ ছাড়া অন্যকে ডেকেছে অন্যের ইবাদত করেছে উপাসনা করেছে তারাও ধ্বংস হবে জাহান নামে যাবে আর যাদেরকে ডাকা হয়েছে এবং তাদের প্রাণ ছিল তারা তার উপর সন্তুষ্ট থেকেছে তারা মানুষ ছিল আর এই সব ধর্মকর্ম দিয়ে গেছে আল্লাহ ছাড়া অন্যের এবাদত পূজা হ্যাঁ কবর পাকা হোক মাজার হোক আর তারপরে তাদের সেজদা হোক দুনিয়ায় অনেক আজকাল পীররা রয়েছে তাদের পায়ে সেজদা করা হয় তাদের অতি ভক্তি করা হয় তাতে তারা সন্তুষ্ট থাকে এদেরকেও ধ্বংস করা হবে এই দুই দলের মাঝে আল্লাহ পাক ধ্বংস গহবর সৃষ্টি করে দেবেন ওরা আল মুজরে মোনান্নার আর সেই সময় এই অপরাধীরা যারা শিরকে সাব্যস্ত রেখে গেছে এই নেতারা মুরব্বীরা আর তাদের পূজারীরা মুশ্রিকরা এরা সকলে জাহান্নামের আগুনকে প্রত্যক্ষ করবে ফজান্নু আন্না তখন তাদের বিশ্বাস হয়ে যাবে যে এতে আমাদেরকে নিক্ষিপ্ত হতেই হবে এতে আমাদের এসে পড়তেই হবে বুঝতে পারবে যে এই জাহান্নাম আমাদের জন্য আর এই জাহান্নামে আমাদেরকে অবশ্যই ফেলা হবে ওয়ালাম জেদু আনহা মশরেফা সেই জাহান্নাম থেকে কোনো ফিরার স্থল পাবে না আশ্রয় স্থল পাবে না মহান আল্লাহ এরশাদ করেছেন মানব জাতিকে অন্ধকারে আমি রেখে দিই বরং তাদেরকে হেদায়তের জন্য বিভিন্নভাবে এই কোরআনে করিমে উপমা দৃষ্টান্ত ওয়াজ উপদেশ পেশ করেছি ওয়ালাকাদ সার্রাফ নাফি হাজ আল কোরআন নাসমিন কুল্লে মাসাল আর নিঃসন্দেহে আমি আল্লাহ এই কোরআনে কেরিমে মানব জাতির জন্য বিভিন্ন রকমের উপমা পেশ করেছি দৃষ্টান্ত পেশ করেছি আল্লাহ পাক বিভিন্নভাবে বুঝিয়েছেন তৌহিদকে শিরকে ইসলামকে ইমানকে কুফরিকে আল্লাহ পাক রব্বুল আলম বিভিন্ন উপমাতে বুঝেছেন কখনো আলো অন্ধকার দিয়ে কখনো ছায়া রৌদ্র দিয়ে হ্যাঁ এইভাবে কখনো আল্লাহ ফাকরবুল আলমিন এক মনিব তোমার থাকে তাহলে ভালো না বহু মনিব ভালো বিভিন্ন উপমা আল্লাহ ফাকরবুল আলমিন পেশ করেছেন কোরআন কেরিমে তৌহিদ আর শিখকে বোঝানোর জন্য সৎপথ আর অসৎপথ সম্পর্কে মানুষকে জানিয়ে দেওয়ার জন্য সার্রাফা ইসারফ মানে শাব্দিক অর্থ ফিরিয়ে দেওয়া এখানে বিশদভাবে বর্ণনা করে দেওয়া কোরআন আর নিঃসন্দেহে আমি এই কোরআন মানব জাতির জন্য বর্ণনা করে দিয়েছি বহু রকমের দৃষ্টান্ত বা উপমা ওয়াকান আল ইনসান ও কিন্তু মানুষের প্রকৃতি মানুষের স্বভাব হচ্ছে যে তারা অধিক ঝগড়াটি জাদাল মানে ঝগড়া আর আক্তার সেই অধিক অধিক পরিমাণে এরা <clears throat> মানব জাতি ঝগড়া করে থাকে ঝগড়াটে হয়ে থাকে এই একটা তাফসির আক্তার সেই জাদালা মানুষ অধিক ঝগড়াটে মানে মানুষের স্বভাব হচ্ছে বেশি ঝগড়া করা তর্ক বিতর্কে জড়িয়ে যা আজকাল দেখবেন দুজন মানুষ থাকলে দুটো মত পেশ করবে কোন একটা বিষয় উঠলে একজন এই পক্ষ নেবে আর একজন এই পক্ষ নেবে তৌহিদের বিষয়ে হলে তৌহিদ যদি কেউ বলে তো কেউ শিরকের কথা বলবে সন্ন্যতের বিষয়ে আসলে কেউ সন্ন্যত বলে কেউ বিদাত বলবে হ্যাঁ সৎ হবে অসৎ হবে এইভাবে কোন যদি পারিবারিক ব্যাপার হয় দেখেন পাঁচ ভাই আছেন দেখেন দুই মত তিন মতে বসে আছে অন্তরের মিল নাই দ্বন্দ্ব দুজন মানুষ কোন জায়গায় একটা কোনো আলোচনা শুরু হলে মত বিরোধ করা তর্কে জড়িয়ে যাওয়া এটা হচ্ছে মানুষের বদ স্বভাব আল্লাহ বলছে ইনসান আর কেউ কেউ এইভাবে অনুবাদ করেছেন ওয়াকান আল ইনসান আকসারা জাদালা মানুষ অধিকাংশ ক্ষেত্রেই ঝগড়া করে থাকে অধিকাংশ বিষয়ে ঝগড়া করে থাকে এটাও বাস্তব সত্য আপনি নামাজের মাসাইল নেন শুরু থেকে শেষ পর্যন্ত অধিকাংশ দেখতে লাভ আছে দুই ভাগ করেন মাসলাগুলিকে নামাজের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত যে মাসালাগুলিতে ইত্তিফাক আছে ঐক্যমত আছে তকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু এই তকবীরে তাহরিমা পড়তে হবে এটাতে একমত তকবীর তাহরিমা রোকন নাওয়াজিব একটা বিষয় আসলে তকবিরে তাহারিমা দিয়েই নামাজ শুরু হবে না তার আগে আর কোনো কিছু আছে শুরু হলো দ্বন্দ্ব আখতারা সাইন জাদালা ঝগড়া করা শুরু করলো যাই নামাজ যাই নামাজের দোয়া পড়তে হবে নিয়ত পড়তে হবে হ্যাঁ এইভাবে নামাজের প্রত্যেকটি মাস লাগে না সুরাফাতে প্রত্যেকে পড়া লাগবে না সুরাফাতে পড়া লাগবে না সুরাফাতে ছাড়াও এক লোকদের নামাজ হয়ে যায় সব পড়ে কিন্তু সুরাফাতে সাথে শত্রুতা বিদ্বেষ সেটা ফাতেহা পড়বে না এইভাবে নবী করিম সাল্লা যে কোনো সন্ন্যতের বিষয় আসুক রাফায়দানের বিষয় আসুক অকার ইনসান আক্তারা সেই জাদালা আমিন জোরে নাস্তি আসুক হাত কোথায় বাঁধতে হবে না হাত ছেড়ে নামাজ পড়তে হবে এইভাবে সালাম ফিরাবার পরে জিকির আজকার আছে না উঠে টান দেওয়া আছে না ওই বিদাতি মোনাজাত আছে বা কানাল ইনসান আখতারা সেই জাদালা আমরা বেশ কিছু মাসলা মাসাইল হিসাব করে দেখেছি যে সব মাসলাগুলি সবগুলিতে প্রায় এইভাবে পাবে যে সব মাসলা মাসাইলগুলি বিষয়গুলিতে ঐক্যমত আছে সেগুলির সংখ্যা অনেক কম ওই সব মাসলার তুলনায় যেসব মাসলা ইখতলাপ আছে তাহলে মানুষের স্বভাব হচ্ছে দ্বন্দ্ব করা হ্যাঁ বিরোধ সৃষ্টি করা হ্যাঁ আর এই বিরোধ দূর হবে ইখতলাপ দূর হবে হ্যাঁ কিসে কোরআনে মহাদিসের ভিত্তিতে কোরআন সন্ন্যার কাছে আসতে হবে কোরআনে কেরিম মোতাবেক জীবন গড়বো রসুল্লাহাম সেই হাদিস মোতাবেক জীবন গড়বো তাহলে নামাজ একরকম না হলে কাছাকাছি হবে আর না হলে বহু রকমের নামাজ যে যেমন পারছে পড়ছে নামাজ এইরকমে হজের মাসাইল নেন ওমরার মাসাইল নেন দুনিয়ার মাসলা রাজনৈতিক সমস্যা নেন আর সামাজিক ব্যাপার নেন আর বিচার সালিস নেন আর জমি জায়গায় নেন

দেখুন মানুষ সম্পর্কে যে মানুষ আল্লাহ এক কিনা এই বিষয়ে ইখতলাফ শুরু করেছে প্রথম যে বিষয়টি যেমন দিন স্পষ্ট তার চেয়ে বেশি স্পষ্ট এখন যে দিন রাত নয় বাইরে ঘুরলে চোখ চোখওয়ালা লোক নিঃসন্দেহে বলবে যে দিন এর চেয়ে বেশি স্পষ্ট হচ্ছে যে আল্লাহ আহাদ আল্লাহ এক একক আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ ফকরাবুল আলমিন যেমন দেবদেবীর মুখাপেক্ষী নন যে ওদেরকে দায়িত্ব ভার দেবেন তেমন পীর ফকির বলি এদের মুখাপেক্ষী নন যে ওদেরকে ভাগ বন্টন করে দফতর দিয়ে দিয়েছেন এই বিষয়গুলি একেবারে দিনের মতো স্পষ্ট তারপরেও অধিকাংশ লোক ইমানের দাবিদার হইলেও তারা শিরকে লিপ্ত আছে আল্লাহ ফকরবুল্লা আলমিন এই মুশ্রিকদের হেদায়তে বাধা সম্পর্কে বলছেন বিশেষ করে আর মুশ্রিকরা কোরাইশরা মক্কার লোকেরা আশেপাশের লোকেরা তারা যে হেদায়াত হতে বিলম্ব করল নবী করিম সাল্লাম তেরো বছর থাকলেন মাত্র কিছু লোক ইসলাম গ্রহণ করলো আল্লাহাক বলছেন অমা মানা আন্নাস মেনু এদেরকে ইমান নিয়ে আসতে কি বাধা দিয়েছিল এই বিষয়টি ছাড়া আর কিছু বাধা দেয়নি মা যদি নাফিয়া হয় নেতিবাচক আর এটাই ঠিক তবে কেউ কেউ মা ইস্তেফামিয়া জিজ্ঞাসামূলক বলে অর্থ করেছেন তারা তাতে অর্থ ফিট হবে অমা মানা আন্নাসাইমেনু মানুষকে বা এই মুশ্রেকদেরকে যাদের মাঝে নবী করিম সাল্লাহ সাল্লাম প্রথম ইসলামের দাওয়াত দিয়েছেন এদেরকে ইমান নিয়ে আসতে বিশ্বাস করতে বাধা দেয়নি একমাত্র কি বাধা দিয়েছে ইসজা আহমুল হুদা যখন তাদের কাছে হেদায়ত সঠিক পথের দিক নির্দেশনা এসেছিল পুরানি করিম এসেছিল রসুল্লাহ হাদি হয়ে এসেছিলেন এবং যেই ব্যক্তি ইমান নিয়ে আসবে সে আল্লাহর কাছে ভুলের মার্জনা কামনা করে ওয়াস্তাফির রব্বাহম এবং তাদের প্রতিপালকের কাছে তারা মার্জনা কামনা করবে ক্ষমা তলব করবে এতে বাধা সৃষ্টি করেনি একমাত্র এই বিষয়টি বাধা সৃষ্টি করেছে কি ইল্লা আন্তা আতিয়াহম তারা এই অপেক্ষায় রয়েছে যে তাদের কাছে পূর্ববর্তী লোকেদের নিয়ম বা নীতিমালা চলে আসুক আল্লাহ ফাকরবুল আলমিনের যে নীতিমালা পূর্ববর্তী লোকদের সাথে ছিল নু আলি ইসলামের জাতির সাথে আদ জাতির সাথে সামুদ জাতির সাথে এইভাবে বিভিন্ন জাতির সাথে ফেরাউন এবং ফেরাউনের অনুসারীদের সাথে যে আল্লাহ ফাকের নীতিমালা সুন্নতুল আউ্বালিন আগে যে সব লোকেরা চলে গেছে তাদের সাথে আল্লাহ পাকের কি নিয়ম নীতি ছিল মানবে ঠিক আছে আর না মানলে আল্লাহ পাকের আজাব দিয়ে ধ্বংস করা হবে এ আল্লাহ পাকের সুন্নাত আল্লাহ পাকের নীতিমালা একে বলা হয়েছে এখানে সন্ন্যতলা বলেন এর অপেক্ষায় আছে মানে এরা ইমান নিয়ে আসবে না নবী এরা শুধু ওই অপেক্ষায় আছে যে নু আলি সাল্লামের জাতির মতো আজাব আসুক ফেরাউন এবং ফেরাউন অনুসারীদের মতো এদের ধ্বংস করা হোক আদ সমুদ সম্প্রদায়ের মতো এদের ধ্বংস করা হোক লুত আলি সাল্লামের জাতির মতো এদের ধ্বংস করা হোক ধ্বংসের অপেক্ষা আছে জাতি সংশোধন করবে না আর বর্তমান স্পষ্ট দেখতে পাচ্ছেন মুসলিম সমাজের অবস্থা এত বালা মুসিবত আসলে কোনো সংশোধন নেই এত যে ঝড় তুফান আর এই সংকেত আর সেই সংকেত বলছে আমরা মোকাবেলা করব কিন্তু আমরা তওবা করব এই কথা কারো মুখ দিয়ে বেরোয় না বেদিন সব আমরা ফিরে আসি মসজিদের দিকে আল্লাহর দিকে আল্লাহর কাছে তবা করি দৈরাকাত নামাজ পড়ে আপনারা আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক আজাব দূর করুক ঝড় তুফান আসলে যে দোয়া পড়া নবী করিম সাল্লাহ সেটা পড়েন এইসব কথা শেখাবার তৌফিক হয় না তাহলে এরা কিসের প্রতীক্ষা রয়েছে আন্তা আতিয়া হোসন্নাতর পূর্ববর্তী লোকদের নিয়ম নীতিমালা যে আল্লাহর পক্ষ থেকে তাদের ক্ষেত্রে হয়েছিল তার অপেক্ষায় রয়েছে যে তাদের কাছে এসে যাক আউয়াতি আহমুল আজাব ও কবুলা অথবা এই অপেক্ষায় রয়েছে যে তাদের সামনে আজাব সামনাসামনি চলে আসুক বা তাদের কাছে আজাব চলে আসুক ইয়াতি আহমুল আজাব তাদের কাছে আল্লাহ পাকের শাস্তি চলে আসুক কবুলা সামনাসামনি ওরা চোখে দেখতে চাই যে কোথায় হে মোহাম্মদ সাল্লাম তুই বলছে যে তোমার নিয়ে আসা দিন ঠিক আমাদেরটা ভুল আমাদের পূর্বপুরুষের ধর্ম ভুল তাহলে আমাদের উপর আজাব নিয়ে আসো দেখি দেখতে চায় চোখে আজাবেরা আর আজাব আল্লাহ পাকের আল্লাহ যদি দেখিয়ে দেন তাহলে আর ছাড়বেন না এইগুলির প্রতীক্ষায় রয়েছ এসবের অপেক্ষায় রয়েছ আল্লাহ ফাকরাবুল আলমিন এই কথা বলে মানব জাতিকে সতর্ক করছেন আর আমি আল্লাহ রসুলগনকে পাঠাই না তবে পাঠিয়েছি কেন একমাত্র এই জন্যই পাঠিয়েছি ইল্লা মুবাশরিন যে তারা সুসংবাদদাতা অমন অমনজেরিন আর সতর্ককারী সুসংবাদ দেবে যারা ইমানদার সৎকর্মশীল বিশ্বাসী তাদেরকে আর সতর্ক করবে অবাধ্যদেরকে পাপিষ্টদেরকে যে এখনো সাবধান হওয়া সময় আছে এই ছিল আম্বিয়া রসুলগণের দাওয়াতের মৌলিক বিষয় যারা আল্লাহর দিন মেনে নেবে তাদের জন্য দুনিয়া এবং আখেরাতে সুসংবাদ রয়েছে আল্লাহর দিনকে অবজ্ঞা করবে তাদের জন্য সতর্ক বাণী রয়েছে দুনিয়া এবং আখেরাতে আল্লাহ পাকের শাস্তি রয়েছে বিল বাতিল আর কাফেররা বিতর্কে লিপ্ত হয় ঝগড়া করে বিল বাতিল ভ্রান্ত মতবাদ পেশ করে তারা আল্লাহ পাকের দিনের সামনে কোরআনে করিমের বিধানের সামনে বাতিল কথা পেশ করে ভ্রান্ত মতবাদ পেশ করে সে যে কোনো ক্ষেত্রে হোক না কেন আকিদার ক্ষেত্রে হোক বাতিল আকিদা পেশ করে তৌহিদের জায়গায় শির পেশ করে সুন্নতর জায়গায় বিদাত পেশ করে যদি আপনি বলেন যে কোরআনে বাহাদিসের নেই তো বলবে কাজটা তো ভালো মন্দ করছি নাকি অলিয়া অলিয়া তাজিম করছি এগুলি হইল বাতিল যুক্তি আল্লাহ এগুলোকে বাতিল বলছে ওজায়দের উল্লেদিনা বাতিল আরেকটি বাতিল হচ্ছে যে বাপদাদা মূর্খ তো ছিল না আমাদের বাপদাদা বড়ই বিচক্ষণ ছিল আমাদের চাইতে শক্তিশালী জ্ঞানী গুণী ছিল তো বাপদাদার এতদিন ধরে করে এলো তারা সব ভুলে ছিল নাকি কখনো হইতে পারেন না এটা সুতরাং ওয়াজাদান আলী আবানা কাজালে কেফালন বাপদাদা পূর্বপুরুষ এরকম করেছে তা ছাড়বো না এরা সব যুগের বাতিল পন্থীদের বাতিল মতবাদ আল্লাহ বলছেন বিল বাতিল এরা বাতিল পেশ করা হকের সামনে কোরআনের বিধানের সামনে রাসুলের বাণীর সামনে তারা বাতিল পেশ করে বাপদাদার দোহাই দেয় আজকাল যারা শিখ বিদাত করে তাদের মধ্যে এটা পাবেন আপনি কোরআন এবং হাদিসের কথা পেশ করেন তাহলে বলবে তাহলে কি আমাদের দেশে সবাই ভুলে আছে নাকি হিন্দু মানুষ সবাই ভুলে আছে নাকি কেউ বুঝে না নাস্তিকরা তাদের বাতিল যুক্তি পেশ করবে মুশ্রিকরা তাদের বাতিল যুক্তি পেশ করবে ইসলামের শত্রুরা তাদের বাতিল যুক্তি পেশ করবে ওইজাদুল্লাদিন কাফারবিল বাতিল ভ্রান্ত মতবাদ পেশ করবে লিউদ হেজু বেহিল হাক তাদের উদ্দেশ্য হয় এই বাতিল দ্বারা ভ্রান্ত মতবাদ দ্বারা তারা সত্যকে দুর্বল করতে চায় আধা ইউধেজু মানে হচ্ছে কমজোর করে দেওয়া দুর্বল করে দেওয়া ব্যর্থ করে দেওয়া তারা হককে সত্যকে জাল্লার পক্ষ থেকে আগত হয়েছে কোরআন করিমের বিধান তাকে দুর্বল কমজোর করতে চায় ব্যর্থ করতে চায় কোরআনের বিধান না আসে মানুষের চোখ না খুলে যে সরাসরি হাদিস পড়বে আর জেনে নেবে হ্যাঁ আজকাল যদি মুরব্বীদের ভুল ধরিয়ে দেওয়া হয় তাহলে এটা ঠিক হয় না মুরব্বীদের ভুল ধরিয়ে দেওয়া যে ওরা শির করেছে এটা ঠিক হয় না হ্যাঁ, কারণ তাতে গোমর ফাঁস হয়ে যাবে যে এই রাস্তায় যে রাস্তায় ওরা গিয়েছে এটা ভুল রাস্তা সুফিজমের রাস্তা এটা হচ্ছে ভুল রাস্তা আর এসব কথা যদি তুলে ধরা হয় তাহলে মানুষের চোখ খুলে যাবে এটা চাই না মানুষ তহিদ সন্ন্যতের কথা প্রচার করেন এটা মানুষ চাই না আজকাল বিরোধীরা হক সত্যকে তারা দুর্বল দেখতে চায় সেই জন্য তারা আর কথা বলবে যে আমাদেরকে বলে লাভ কি সাধারণ মানুষকে আমাদের তামির আছে আমাদের দলের নেতারা আছে তাদের সাথে কেন কথা বলে না আমাদের মার্কাজে এসে কেন কথা বলে না আমাদের আলমদের সাথে মাদ্রাসায় গিয়ে কেন কথা বলে না বাতিল পেশ করে লিউধেজু বেহিল হক সত্যকে দুর্বল করতে চায় ব্যর্থ করতে চায় আয়াতি আর তারা আমার নিদর্শন সমূহকে আমার আয়াতকে সে আল্লাপাকের সৃষ্টিগত আয়াত হোক অথবা আল্লাপাকের শরীয়তের আয়াত কোরআনে কেমের আয়াত হোক আল্লাপাকের বিধান হোক সবগুলিকে আয়াত শব্দটি সামিল এর আগে অনেকবার আয়াতের তা স্থির করেছে আয়াতে কন্যা মানে সৃষ্টিগত আল্লাপাকে নিদর্শন যা দেখে যা নিয়ে চিন্তা করে আল্লাহ পাকে কে চেনা যায় যে এসবের সৃষ্টিকর্তা অবশ্য আছেন আর তার ওয়াহাদানিয়াত একত্র সম্পর্কে জানা যায় আর শরীয়তের আয়াত কোরআন করিমের আয়াতে আয়াতে করিমা অথবা রসুলের হাদিসে বর্ণিত বিধিবিধান বললে আন্নিওয়ালা আয় আমার পক্ষ থেকে যদি একটা আয়াত হয় পৌঁছে দাও অর্থাৎ সেটা কোরআনের বিষয় হোক অথবা রসুল্লাহামের হাদিসেই থাক যদি সেটা জানো যে আল্লাহ পাকের দিন তাহলে হে মানুষ হে মুসলিমরা তোমরা তা অন্যদের কাছে পৌঁছিয়ে দাও তো আল্লাহ পাক বলছেন যে এই মুশ্রিকরা এই কাফেররা এরা কি করে আমার আয়াতকে আমার নিদর্শন সমূহকে আমার বিধিবিধানকে অমা অনজেরু আর যা দিয়ে তাদেরকে সতর্ক সাবধান করা হয় মা এটা হচ্ছে মৌসুলা তাহলে একটা মায়ের নাম যারা গ্রামার বুঝেন একটার নাম হচ্ছে মায় মুসুলা যা যা এর অর্থ আর একটা হচ্ছে ইস্তেফামের জিজ্ঞাসামূলক কি মা মানে কি মা হাজ এটা কি হ্যাঁ আর আমি খাবো না হ্যাঁ হ্যাঁ মা আকুল যেটা বলছেন ফি মাফি মা না তাই না এ মা মানে না তো আল্লাহ পাখি বলছে অমা অনুজেরু আর যা দিয়ে তাদেরকে সতর্ক সাবধান করা হয়েছে তাকেও তাহলে আল্লাহ আয়াত আয়াতকেও আর যা দিয়ে তাদেরকে সতর্ক সাবধান করা হয়েছে মানে দেখো সাবধান হয়ে যাও আল্লাহ পাকে রাজা আসবে এরকম পাপের জীবন থাকলে চিরকাল এইরকমই দাদাগিরি করবে না থাকবে না আল্লাহ পাক ধ্বংস করবেন পারিবারিক আজাব আসবে না হয় শারীরিক আজাব আসবে মানসিক আজাব আসবে আর না হলে আসমানি আজাব আসবে না হয় জমিনী আজাব আসবে হ্যাঁ রাজনৈতিক আজাব আসবে বিভিন্ন রকমের আজাব আজাবের শেষ নেই আজাবের শেষ নেই তো আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষকে যা দিয়ে সতর্ক করেছেন মানে আল্লাহ পাকের আজাবের ওয়ার্নিং অমাউনজির এগুলি কি কাফের জালেমরা কি মনে করে হুজুয়া ঠাট্টা বিদ্রুপ করে এগুলো নিয়ে ঠাট্টা করে আর এগুলো কথা এদের আজাবের ধমক দিচ্ছে আজাব এইগুলো তো সব প্রাকৃতিক ব্যাপার এই তো সাইকল এই তো অমক তো এইসব প্রাকৃতিক ব্যাপার এগুলো ঠাট্টা নয় ঠাট্টা করা ওর চাইতে বড় জালেম আর কি হইতে পারে যাকে তার প্রতিপালকের আয়াত সমূহ দ্বারা উপদেশ দেওয়া হইলা স্মরণ করিয়ে দেওয়া আল্লাহ পাখের আয়াত কোরআনে করিম স্মরণ করিয়ে দেওয়া হলো রসুল্লাহ সাল্লামের হাদিস স্মরণ করিয়ে দেওয়া হইল কিন্তু না মেনে বিমুখ হয়ে পড়ল মুখ ফিরিয়ে নিল মানতে চাই না নামাজের কথা সাবালক ছেলে বাপ বললে যাও যাও আসছি যাবে না হ্যাঁ আচ্ছা, বেনামাজি পরিবারই অবস্থা হ্যাঁ এই হাইয়ার লোকেরা যে জাহমুল্লাহ খেরান তারা যদি সাল্লাহ সাল্লাহ বলে এই বিদিন শুধু কাফের কাফেরদের সাহস হবে না সৌদি আরব অন্তত কাফের অমুসলিমদের সাহস হবে না এইখানে বেদিন এই মোনাফেক মুসলিমগুলি তার পিছনে পিছনে চলা চলা চলা করে ঠাট্টা করে ওর চাইতে বড় জালেম আর কে যাকে আল্লাহ পাখির আয়াত নিদর্শন দিয়ে কোরআন হাদিস দিয়ে উপদেশ পেশ করা হয় আর আনা তা থেকে পাশ কাটিয়ে চলে যায় মুখ ফিরিয়ে নেই আর ভুলে যায় যে তার দুই হাত এর পূর্বে কি পাঠিয়েছে অর্থাৎ তার পূর্ব কৃতকর্মকে ভুলে যায় এর আগে কি কি পাপ করেছ সব রেকর্ড হয়ে আছে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আল্লাহর মালায়কা ফেরিস্তাকে রেকর্ড করে রেখেছেন ভুলে গেছো নিশ্চয় আমি আল্লাহ তাদের অন্তরের ওপর আকিন্নাতুন কিনানের জমা জমা হচ্ছে আকিন্না তাদের অন্তরের উপর আবরণ দিয়ে দিচ্ছে পর্দা দিয়ে দিচ্ছি এখানে একটি লা উজ্জ আছে সব সময় এই রকম যেখানে বাক্য আসে সেখানে একটা লা উজ্জ থাকে আর আল্লাহ যাতে করে তারা বুঝতে না পারে আসল বিষয় তাদের বোধগম্য না হয় উপলব্ধি না করে নির্বোধ হয়ে থেকে যায় অফি আজান এবং তাদের কানের ওপর আমি বোঝা ঢেলে দিয়েছি অকরুন মানে বোঝা এটা শাব্দিক অর্থ কানের ওপর বোঝা ঢেলে দাও মানে আমি তাদের বধির করে দিয়েছি বধিরতা তাদের কানের ওপর চাপিয়ে দিয়েছি সুতরাং তাদেরকে যদি হে নবী তুমি সঠিক পথের দিকে আহ্বান করো ডাকো হে ভালো মানুষরা তোমরা খারাপদেরকে এই বিদিন পাপিষ্টদেরকে যারা পাপে ডুবে গেছে আর অতীতে কত অপকর্ম করেছে পাপ করেছে ভুলে গেছে যে কত বড় বড় যে পাপ জেনা খুন ব্যবিচার আর লুট তারাজ আর বেইমানি আর কত রকম যে জুল অত্যাচার করে রেখেছে আর কত যে নামাজ ছেড়েছে এরা ভুলে গেছে অনাসিয়া এদেরকে যদি হেদায়তের দিকে ডাকো সঠিক পথের দিকে আহ্বান করো ফালাই ইয়াহতাদু ইজান আবাদা তাহলে এরা কখনো হৃদায়ত প্রাপ্ত হবে না সঠিক পথ নেবে না অরব্বকাল্লা ফরুদুর রহমা তবুও হে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তোমার প্রতিপালক মহান মার্জনাকারী তিনি ক্ষমাশীল এবং দয়ার আল্লাহ আমরা আমাদের অধীনে যারা কাজ করে তাদেরকে একটা ছাড় দিতে চাই না আর খুব বেশি যদি উদারতা থাকে তো অসুবিধা নেই আজকে একটা ভুল করেছি করেছে ছেড়ে দিলাম আচ্ছা দুটো ছাড়লাম আর ছাড়বো না তিনবার আরো যদি উদারতা থাকে তিনবার চারবার বেলা তো ছাড়ার প্রশ্নই উঠে না তাই না কোন কর্মচারী কোন কর্মস্থলে যদি খেয়ানত করে তার যদি ব্যাড রিপোর্ট হয় তো একটা ওয়ার্নিং লেটার দুইটা তিনটা তারপরে রাখবে আল্লাহ ফাকরাবুল আলমিন কত রহমান কত বড় রাহিম জুর রহমান দয়ার আধার তিনি কত পাপ করে যাচ্ছেন নিজের নিজের হিসাব করেন তো দেখি কত অবাধ্য আপনি কত না ফরমানি করছেন অন্যায় কাজ করছেন আর আপনি না করলে আপনার ভাই করছেন না আপনার আশেপাশের লোকেরা করছে তারপর আল্লাহ ফাকরুল আলমিন কারো কাছ থেকে রিজিক চিনিয়ে নেন দুনিয়া ছিনিয়ে নেন না আল্লাহ ফাকরুল দিয়েই যাচ্ছেন দিয়েই যাচ্ছেন মাঝে মাঝে একটু ধাক্কা দিচ্ছেন যাতে সংশোধন হয় কিন্তু সংশোধনও হচ্ছে না তাহলে তাদের জন্য দ্রুত আল্লাহ পাক শাস্তি পাঠিয়ে দিতেন আল্লাহ পাক দ্রুত সাথে সাথে শাস্তি দিয়ে দিতেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন একজন মানুষ আট সত্তর বছর আশি বছর কত জুল অত্যাচার করলো আর কত অক্ত যে নামাজ ছেড়েছে আর কত যে শির করেছে বিদাত করেছে তারপরে আল্লাহ ছেড়ে দিয়েছে তারপর আল্লাহ ছেড়ে রেখেছে আল্লাহ পাকের সাদ করছেন বাল্লাহ ময়েদ আল্লাহ এইভাবে সকলকে সকল পাপিকে সকল অন্যায়কারীকে দুনিয়ায় ধ্বংস করে দেবেন না পানিশমেন্ট দেবেন না বরং তাদের জন্য একটা প্রতিশ্রুতির সময় রয়েছে মেদ আজকাল এই শব্দটা আরবরা ব্যবহার করে অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে হ্যাঁ অ্যাপয়েন্টমেন্টকে কি বলা হয় হসপিটালে আচ্ছা, যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে যান তাহলে বলে মাওয়েদ ওর জমা হচ্ছে মাওয়াইদ মানুষকে আজাব দেওয়ার জন্য তাদের কর্মের ফল দেওয়ার জন্য আল্লাহ পাকে প্রতিশ্রুত সময় রয়েছে আল্লাহ পাক দুনিয়াতে সকলকে বদলা দেবেন না ভালো করলে সবগুলি দুনিয়াতে দিয়ে দেবেন এটাও করবেন না কারণ দুনিয়া বদলার জগৎ নয় কর্মজগৎ আর সকল পাপীকে তাদের পাপের শাস্তি দেবেন না কারণ এটা তাদের বদলার জগৎ প্রতিদান জগৎ নয় আল্লাহ পাকের রয়েছে মতের পরে ওই জামানা শুরু হবে সময় শুরু হবে আর দুনিয়াতে আল্লাহ পাক ইচ্ছা করলে আল্লাহ ইচ্ছা করলে পাপের শাস্তি দিতে পারেন যেমন বিভিন্ন রকমের আজাব বালা মুসিবত আজকে মানব জাতির উপর এসছে এগুলি তাদের পাপের ফসল তাদের পাপের জমির এগুলি হচ্ছে ফলন আল্লাহ পাকের সাদ করছেন বাল্লাহ মগেদ তাদের জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট রয়েছে নির্ধারিত সময় রয়েছে লাইয়া মিন্দু নেহি মৌ এলা এই সময়কে পাশ কাটিয়ে কোনো আশ্রয়স্থল পাবে না মৌ এলা মানে মালজা কোনো আশ্রয়ের জায়গা এমন কোন জায়গা পাবে না যে সেই অ্যাপয়েন্টমেন্টের সময় আমি যাব না মতের সময় হাজির হয়েছে না না না আমি যাব না এত পাপ করেছি হাজির হলে কি যে হবে যাব না হ্যাঁ চলবে না দুনিয়ার কেসে চলছে বড় বড় নেতা আমি যাব না আমার উকিল লড়ছে বিদেশে আছে আর উকিল লড়ছে ওখান থেকে পয়সাতে লড়ছে হ্যাঁ আল্লাপাক বলছেন অতিলকাল কোরা আহলাক নাহম আর এই সব জনপদ এই যে বহু জনপদ যে আমি পৃথিবীতে ধ্বংস করেছি যেসব জাতি বা যেসব জাতির এলাকাকে আল্লাহ পাক ধ্বংস করেছেন সেসব দিকে ইঙ্গিত করে আল্লাহ বলছেন তিলকাল কোরা আহলাক নাহম এই সব জনপদকে সেই জনপদগুলির অধিবাসীদেরকে কারিয়াতনের বহু বচন হচ্ছে কোরা গ্রামকেও বলা হয় আর শহরকেও বলা হয় এগুলিকে আমি আহলাক নাহম এগুলির অধিবাসীদেরকে আমি ধ্বংস করেছি কেন লম্মা জলাম যখন তারা জুলম অত্যাচার করেছে আল্লাহর হকের ক্ষেত্রে জুলুম করেছে মানুষের হকের ক্ষেত্রে জুলুম করেছে শির কুফরি করেছে আল্লাহর হক নষ্ট করেছে শিরিক করে আর না হলে রাসুল্লাহামের হক নষ্ট করেছে বিদাত করে আর না হলে এবাদত বন্দীগীর ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ আলী আসাল্লামের হক নষ্ট করেছে আর না হয় মানুষের হক নষ্ট করেছে মানুষকে খুন করেছে যে ব্যবিচার বেড়ে গেছে অশ্লীলতা বেড়ে গেছে বহু পাপ বেড়ে গেছে লাম্মা জালামু যখন অত্যাচার করেছে তখন আমি ওই জনপদের অধিবাসীদেরকে ধ্বংস করেছি ওয়াজা আল্লাহ মাহলে কেহিমা আর তাদের ধ্বংসের জন্য একটি প্রতিশ্রুত সময় আমি নির্ধারণ করেছি সেই সময় ধ্বংস করেছি আল্লাহ হঠাৎ করে ধ্বংস করেনি যে কোনো আগের আম্বিয়া রসুলগণের জাতিকে যদি ধ্বংস করে থাকে তার জন্য দীর্ঘ সময় দিয়েছে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম তেরো বছর ইসলামের দাওয়াত করলেন তারপরে মদিনায় হিজরত করে আসলেন আরো দুই বছর গেল দ্বিতীয় হিজড়িতে বদরে গিয়ে আবু জাহাল আর ওতবা সাইবা রাবিয়া ওই সব সত্তর জন কাফের নেতাদের সময় আসলো অ্যাপয়েন্টমেন্ট আসলো এখন তোদের ধ্বংসের সময় পনেরো বছর সময় দিয়েছেন আল্লাহ ফাকরুল আলম হৃদায়তের জন্য বোঝার জন্য যথেষ্ট আল্লাহ পাক এইরকম জালেমদেরকে সময় দিয়েছেন আল্লাহ ফাকরুল আলমিন বড়ই দয়াবান যে মানুষকে সময় দিয়ে থাকেন এরপরে শুরু হবে মুসা আলী সালাম এবং খাজির আলী সালামের ঘটনা শব্দটি আসলে খাজির নাম হচ্ছে কি খাজির আর আমাদের লোকেরা কি বলে বিকৃত করে খিজির আর ওটা আর ওদের খিজির আরো অনেকের কাছ থেকে মূর্খদের কাছ থেকে খোঁজ খেজির জানি না খোঁজ মানে কি মানে ওদের ওদের পীরগুলো সব খাজা হয় মানে সব খোঁজা হয় সেই জন্য নাকি খোঁজ খেজির বলে থাকে তো এখান থেকে শুরু হবে মুসা আলি সালাম এবং খাজের আলি সালামের ঘটনা আর আজকে তফসিরটা এগিয়ে দিই তার সাথে সাথে সহি বুখারির হাদিস যাতে বিস্তারিত ঘটনা মুসা খাজের আলিহিমাসালামের রয়েছে সেটা শুনিয়ে দিই আর তারপরে ইনশাআল্লাহ তালা বলবো ওলামা কিরমদের দিমত যে খাজির আলী সাল্লাম কে ছিলেন তিনি কি ছিলেন তিনি এবং এই খেজির আলী সাল্লামকে নিয়ে অসৎ উদ্দেশ্য

কাকে লে তার যুবক সঙ্গীকে ফাতার শাব্দিক অর্থ হচ্ছে যুবক আর এখানে ভাব অর্থ হচ্ছে তার সঙ্গী যেমন হাদিসে রয়েছে তার সিরকিতাবাদী ইউসা বিন নুন এই যুবক সঙ্গী ছিলেন মুসা আলি সালামের ছাত্র ছিলেন তাকে সাথে নিয়ে এই সফর শুরু হয় আল্লাহ পাক সংক্ষেপে বলছেন বললেন মুসা আলি সালাম একদিন তার যুবক সঙ্গীকে লা আবরাহ আমরা অটল থাকব নিজের এই সফরে অর্থাৎ আমরা চলতেই থাকব শাব্দিক অর্থ লাভ রহমান আমরা অটল থাকব আমরা চলতেই থাকবো তা আবুলগা মাজমাল বাহারাইন যতক্ষণ পর্যন্ত দুই সমুদ্রের মিলন স্থলে না পৌঁছে যাব বা সঙ্গম স্থলে না পৌঁছে যাব আও আমদিয়া হকুবা অথবা আমি কাটিয়ে দেব এই পথে দীর্ঘকাল যুগ যুগ কাটিয়ে দেবো যদি এই সেই সঙ্গ দুই সমুদ্রের সঙ্গম স্থল পর্যন্ত পৌঁছিতে যুগ যুগ কেটে যায় তবু আমি কাটিয়ে দেব এ কথা বললেন মুসা আলি সালাম কাকে তার সঙ্গীকে ফালাম্মা বালাগা মাজমা নেহমা অতপর যখন তারা দুইজনে পৌঁছিলেন দুই সমুদ্রের সঙ্গম স্থলে মাজমা মানে একত্রিত হওয়ার স্থান জামা মানে একত্রিত করা আর মাজমা মানে জমা হওয়ার একত্রিত হওয়ার স্থান এই যে লোকজন দমম শহরে আনাস থেকে আসছে আর এই শিকো মার্কেটে এসে এখানে করে সব দেশিদের সাথে দেখা করছে নেপালি নেপালির সাথে বাঙালি বাঙালির সাথে ইত্যাদি ইত্যাদি এক একটা এলাকা এক এক এক এক কমিউনিটি এগুলো হচ্ছে মাজমা এই জন্য আমাদের দেশে আপনার এই কোন মাহফিলকে অনুষ্ঠানকে কি বলা হয় মাজমা বলা হয় মনে হয় বুঝে না তাই না সঙ্গম স্থল মজমা বাইন মজমা বাইন আল বাহরাইন দুই সমুদ্রের সঙ্গম স্থলে যখন উভয়ে পৌঁছিলেন না সিয়াহু তখন তারা তাদের সাথে যে একটা ভাজি করা মাছ ছিল সেটা ভুলে গেলেন জীবিত হয়ে লাভ দিয়ে পড়ে গেছে এটা দেখেছেন ইউসাবিন নন এই খাদেন কিন্তু মুসা আলি ইসলামকে বলতে ভুলে গেছেন যদি জানতে পারতেন যে মাছ তো নেই পড়ে গেছে তার মানে এইখানে এইটাই হচ্ছে সে সঙ্গম স্থল এখানে খুঁজাবুজি করতে হবে যার সন্ধানে এসছি আর যার সাথে সাক্ষাতের জন্য এসছি যার কাছ থেকে কিছু শিখার জন্য এসছি ফাত্তাহাজাবিল সারাবা অতপর সেই মাছ হুত বড় হয় বড় বলা হয় বড় মাছকে হুত বলা হয় বড় মাছকে তো সেই মাছ নিজের রাস্তা গ্রহণ করলো রাস্তা নিয়ে নিল ইত্তাখাজা মানে নিয়ে নেওয়া সবিলাও নিজের রাস্তা পথ নিয়ে নিল ফিল বাহারে সমুদ্রে সারা বা সুরঙ্গ আকারে এমন ভাবে লাভ দিল জীবিত হয়ে তাদের ব্যাগ থেকে বা নাস্তাদানি থেকে যেইখান দিয়ে গেছে পানিতে লাভ দিয়ে সেখানে একবারে সুরঙ্গ হয়ে গেছে নবী করিম সাল্লামের হাদিস মিসলা তাকে যেমন কোনো ঘরে একটা ছিদ্র থাকে হ্যাঁ? ওই রকম ছিদ্র করে পানির মধ্যে যতদূর পর্যন্ত গেছে ওই ছিদ্র থেকে দেখা যাচ্ছে ছিদ্র দেখা যাচ্ছে সমুদ্রের পানিতে আর পানি পানির সাথে মেশেনি এই অলৌকিকত্ব এইভাবে মাছ চলে গেছে আর অলৌক তার আগে অলৌকিকত্ব হচ্ছে ভাজা মাছ আবার জীবিত হয়ে গেল সেই বোখারিতে হাদিস রয়েছে যা আপনাদের শোনাবো যে সেখানে এমন পানি ছিল বা এমন একটা ঝর্ণা ছিল আইনুন সেই ঝর্ণা হচ্ছে আইনুল হায়াত যেখানে আবে হায়াত সে পানি পড়লেই নিষ্প্রাণ প্রাণ পেয়ে যেতে পারে তো ওই পানি যেমনই ছিটে পড়েছে তেমনি মাছ জিন্দা হয়ে লাভ দিয়ে চলে গেছে জিন্দা মাছ কি আর ওইভাবে থাকে ব্যাগে বা পাত্রে থাকে খোলা পেয়েছে লাভ দিয়ে চলে গেছে এই দুটি আয়াত তারপরে আয়াত আসছে আয়াতগুলির আগে এখন ঘটনা আপনাদের শোনাই তাহলে আয়াতগুলি বুঝতে অনেকটা সুবিধা হবে কেন বললেন নিজের ছাত্রকে যে চলো আমরা যাই সফর করি কি জন্য সফর আর কি উদ্দেশ্যে সফর এসব জানার জন্য রাসুল্লাহামের হাদিসের মাধ্যমে জানি এমনি কিসা আকারে না বর্ণনা করে কারণ সেটা বেশি সূক্ষ্ম হবে সহিবখারি মুসলিমে হাদিস রয়েছে হাদিস হাদিস আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তালা আনহমা থেকে তার ছাত্র সাইদ ইবনে জুবাইর প্রখ্যাত তাবি রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন তিনি বলছেন যে আমার ওস্তাদকে একদিন বললাম যে নফ আল বাকালি একজন লোক তার আহলে কিতাবের মধ্যকার ছিল তার ওই তাওরা সম্পর্কে জ্ঞান ছিল তার ধারণা যে যে মুসা সাহেবুল খাজের সাহা মুসা সাহেব আনী সাহেব মুসা এক বলছে দুই মুসা ওর মত হচ্ছে মুসা হচ্ছে দুই মুসা খেজেরের সাথে যে সঙ্গী হয়েছিল এই মুসা আর বনি ইসরাইলের নবী মুসা দুই মুসা এক নয় বরং দুই মুসা এ মুসা অন্য মুসা তার মানে মুসা আলি সাল্লাম যিনি আল্লাহর রসুল আল্লাহর নবী যার উপর তওরাত নাজল হচ্ছে তিনি কার সঙ্গী নন খাজেরের সঙ্গী নন মানে খাজেরের সাথে যে ঘটনা ঘটেছে সেটা অন্য কোন মুসা এই মতটি ছিল এই নফ বা খালিদ এই কথা বলতেই ইবিন আব্বাস রাজি আল্লাহ তালান অত্যন্ত অসন্তুষ্ট হলেন রেগে উঠলেন কারণ মিথ্যা কথা আর তারপরে কাজাব আদু আল্লাহ এ তো আল্লাহর দুশ্মন এ তো মিথ্যা কথা বলেছে এটা কোরআন হাদিস বিরোধী কথা বলেছে জানে নাই তারপরে বলছেন হাদ্দাসান ওবাইবিনে কাব ওবাইবিনে কাব রাজি আল্লাহ তালান আমাকে হাদিস শুনিয়েছেন তাহলে এক সাহাবি আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তালান আর এক সাহাবি ওবাইবিনে কাব থেকে এই হাদিস বর্ণনা করছেন আন্না সামিয়া রাসুল আল্লাহাম ইয়াকুল ওবাইবনে কাবরাজি আল্লাহ তালান থেকে শুনেছেন আবদুল্লাহ বিন আব্বাস কেন শুনেননি এই জন্য আবদুল্লাহ বিন আব্বাসের বয়স কম ছিল আর হতে পারে যেই সময় রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম শুনিয়েছিলেন সেই মজলিসে আবদুল্লাহ আব্বাস উপস্থিত ছিলেন না আর আমানতের বিষয় হচ্ছে যার কাছ থেকে শুনেছেন তার কথা বয়ান করবেন কিন্তু আজকাল আমাদের স্বভাব এর ভিন্ন কিন্তু আমাদের স্বভাবে ব্যতিক্রম ঘটেছে যদি আপনার সাথী সঙ্গে থেকে কোনো একটা কথা শুনে থাকেন ভাববেন যে আমি অমুকের কাছ থেকে এটা শিখেছি এই মশলাটা জানতাম না জেনেছি এটা আমার মানানি হবে যে আমি আমার মতো আর এক ছাত্র কাছ থেকে শুনেছি কথা বলবো না উনি যেহেতু বলেছেন আমার ওই সঙ্গী যে শাইকের কাছ থেকে শুনেছি ডাইরেক্ট শাইকের শাইক বলেছেন শাইখের কাছে শুনেছি বললে একেবারে ডাহা মিথ্যা হয়ে যাবে এই জন্য একটু বাঁকা করে কথা বলে কিছু লোকের আছে হ্যাঁ যে শেখ বলেছেন শাহেখ বলেছেন তোমাকে বলেছেন না তোমার সঙ্গী শুনেছে আমার মতে এই ছিল যে ভাই আমি অমুক সঙ্গীর কাছে শুনেছি আর আর সে বলেছে আমি শাইখের কাছে শুনেছি তাই না আজকাল মানুষের স্বভাব হচ্ছে এইরকম না শুনলেও দূর থেকে বলে আমি শুনেছি হ্যাঁ না দেখা হইলো কোনো জায়গাতে আরে একজন লোক গাড়ি বিক্রি করার জন্য বলছে আমি শাইখের দর্শক অনেকদিন গেছি যাতে করে যে গাড়ি কিনতে গেছে ইসলামী সেন্টার আসে আসে যা বলছে আমি শাহেখের দাসে অনেকদিন হাজির হয়েছি হ্যাঁ আমার বাড়ি এসছেন আমার মনেই হয় না যে কার বাসায় গেছি আর কার বাড়ি গেছি হ্যাঁ কথা বুঝতে পেরেছেন তো কথা হচ্ছে যে আল্লাহ পাক হেদায়ত করে এইরকম অনেক লোক দুনিয়ার স্বার্থে কিছু মিথ্যা মিশায় কিন্তু মিথ্যা মিশায় সাহাবাই কেরাম আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারা যে নবী সাল্লাহ ইসলামের তরবিয়ত পেয়েছিলেন এই রকমের খেয়ানত করতেন না আবদুল্লাহ আব্বাস বলতে পারতেন যে রসুল্লাহ বলেছেন বলছেন না ওবাইমনে কাব আমাকে শুনিয়েছেন তিনি বলছেন যে তিনি রসুল্লাহ কাছে শুনেছেন ইয়াকুল কামা কি মুসা একদিন বনি মাঝে বক্তব্য করতে শুরু করলেন দিতে শুরু করলেন মানে কি হ্যাঁ বক্তব্য করতে শুরু করলেন কিন্তু আমাদের স্যার জুমার খুদবার ঈদের কি বলবেন মন্ত্র পাঠ হয় হিন্দুদের মন্ত্র পাঠ হয় ওই কিছু বেদ পাঠ হয় পুজোগুলির সময় মন্দিরে আর জুমা জুমার খুদবায় আর ঈদের খুদবা তো মন্ত্র পাঠ হয় যার ফলে জাতি হেদায়ত হয় না জাতির নেতারাও হেদায়তের পথে আসে কারণ কিছু জানতে পারে না এরা কিন্তু বড় বড় মসজিদগুলিতে যেখানে ওই বড় বড় নেতাগুলো এমপি মিনিস্টারগুলো জুমান নামাজ পড়া ঈদের নামাজে হাজির হয় সেখানে যদি নিজের ভাষায় সেখানে বিষয় ভিত্তিক আলোচনা হইতো তো বাউান্নটি সপ্তাহে বাউান্নটি বিষয় সম্পর্কে বড় বড় নেতারা জানতে পারত এই খের থেকে এই কল্যাণ থেকে বিদাতি মৌলী সাহেবরা বঞ্চিত রেখেছে আমাদের দেশের নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে এর জন্য জবাবদাহি করতে হবে এদেরকে খুদবা মানে বক্তব্য খুদবা মানে সম্বোধন করা তো আরবি ভাষা দিয়ে বাঙালিকে কি করে সম্বোধন হইতে পারে আরবি ভাষা দিয়ে উর্দু ভাষিক কেরলদেরকে কি করে সম্বোধন হইতে পারে সুতরাং যেখানে যেই ধরনের ভাষাভাষী রয়েছে সেখানে সেই ভাষায় খুদবা হইতে হবে এটাই হচ্ছে খুদবার অর্থ খুদবার উদ্দেশ্য আর খুদবার শাব্দিকের অর্থ বরং খেতাব করা সম্বোধন করা অ্যাড্রেস করা এ হচ্ছে খুদবা মুসা আলী ইসলাম কামা খতিবান এই না যে খুদবার মন্ত্র পড়তে উঠেছিলেন হ্যাঁ গদবাধা কিছু খুদবা দিলেন মানে ইসরায়েলদের মাঝে আর খুদবা এত ভালো লাগলো শ্রোতা মন্ডলীকে খুদবার শেষে বক্তব্যের শেষে তারা জিজ্ঞাসা করল আইনাসে আলামো দুনিয়ার মধ্যে কে সবচেয়ে জ্ঞানী আছে বলেন তো দেখি আর এক হাদিস রয়েছে যে আমাদের মনে হচ্ছে আমাদের বিশ্বাস যে আপনার চেতে জ্ঞানী কেউ নেই আপনার চেতে জ্ঞানী কি কেউ আছে পৃথিবীতে আপনার চাইতে জ্ঞানী আর পণ্ডিত কেউ আছে কি এইরকম জিজ্ঞাসা তারা করেছিল কালা আনা সবচেয়ে জ্ঞানী আজকের যুগে আমি কথা সত্য ছিল সত্য ছিল না মুসা আলি সালামের উপর তওরাত নাজল সেই যুগে এমন কোন নবী নেই যার উপর কিতাব নাজল হয়েছে মুসা আলাইসালাম সেই যুগে রসুল আল্লাহ পাকের কালিম আল্লাহ পাকের সাথে কথা বলেছেন তিনি তার চাইতে বেশি জ্ঞানী পৃথিবীতে কেউ নেই কিন্তু আজকে সারা পৃথিবীর যতই বড় আলেম আর বক্তা হোক না কেন যদি জিজ্ঞাসা করেন আপনার চাইতে বড় আলেম আছে কি নিশ্চয়তা দেওয়া যাবে যে আমার চাইতে কেউ নেই বড় আরে তুমি তো নবী না তোমার কাছে ওই আসে না হ্যাঁ তুমি তুমি কি করে ওজন করলে এত বিশাল পৃথিবীর আলেমদেরকে আর জ্ঞানীদেরকে যে তুমি বুঝতে পারলে যে আমার চেতে জ্ঞানী গুণী আর ভালো কেউ নেই আল্লাহ ফাকরুল আলমিন কিন্তু অসন্তুষ্ট হয়ে গেলেন যে মুসা আলি সালাম এই কথাটা ভালো লাগলো না ঠিক হলো না অথচ কথা ঠিক বলেছিলেন কি জন্য আল্লাহ ফাকরাবুল আলমিন মুসা আলি অসন্তুষ্ট হলেন ধরে ফেললেন যে একটু মুসা আলি ইসলাম শিখাতে হবে কেন বললেন ইসলাম ইয়ারুদ্দাল এলমাইলি শুধু এতটুকু ভুল এতটুকু ভ্রম যে এলম আল্লাহর ওপর ন্যস্ত কেন করলেন না মুসা আলি ইসলাম ঠিক আছে সবচেয়ে জ্ঞানী মুসার ইসলাম কিন্তু তাকে বলা উচিত ছিল আল্লাহ আলম দুনিয়ার মধ্যে সবচাইতে জ্ঞানী কে আল্লাহ ভালো জানেন আপনি যদি মনে করেন যে আমার চাইতে পরিষ্কার কেউ নেই মনে হচ্ছে আমার চাইতে পয়সাওয়ালা কেউ নাই আমার চাইতে বেশি জ্ঞানীগুণী কেউ নাই তারপরেও বলেন যে আল্লাহ আলাম আল্লাহ ভালো জানে ইউলাম ইয়ারুদ্দাল এলমাইলি তাহলে মুসা আলী ইসলাম এমন কোনো ভুল করেননি কথা ঠিক বলেছেন সব ঠিক ছিল কিন্তু একজন মমিন কি বলবে যদি কোনো কিছু সম্পর্কে জিজ্ঞাসা করা হয় আর যদি সবগুলি আয়ত্তে না রাখা সম্ভব হয় মানুষের তাহলে কি বলবে আল্লাহ ভালো জানেন আর আজকাল কূপের মধ্যে বাস করে কূপের মধ্যে বাস করে আর যদি বলা হয় তহিদের কথা সুন্নতের কথা তাদের একটা বিদাতে আঘাত লাগে বাংলাদেশে এইরকম কথা তো পাওয়া যাবে না এইরকম কথা কোথাও নেই যেই নামাজের কথা বলছেন বাংলাদেশে এমন কোন মসজিদে নাই যেখানে শহীদ নামাজ আছে কি করে বললেন আপনি অথচ আপনার ঢাকায় বহু মসজিদ আছে ঈদগাহ আছে সেই তরিকাতে নামাজ পড়া হয় এই জন্য বললাম এই ধরনের কিছু মূর্খ লোকের আছে যারা নিজে কূপে বাস করে মনে করে সমুদ্রে বাস করছে কূপের মাছ হ্যাঁ আর মনে করে বাহাউজের মাছ হ্যাঁ মনে করে সমুদ্রের বাস করছে দুনিয়ার কি করে খবর জানলো নিজের দেশের খবর ডিস্ট্রিক্টের খবর বলতে পারবে না <clears throat> আল্লাহ ফকরাবুল আলমিন আলি আমার এক বান্দা আছে দুই সমুদ্রের সঙ্গম স্থলে হুয়া আলমিনকা মুসা যাও সে তোমার চেয়ে বেশি জানে তার কাছে যাও কিন্তু সার্বিক দিক থেকে বেশি জানে না আংশিক বেশি জানে আংশিক বেশি জানে এটা নিজের কথা আসছে হাদিসে তখন বলবো নিজের পক্ষ থেকে এখনই যদি বলি তো বলবো যে তাই তো আমিনকে আল্লাহ বলছে মোসা আলি সাল্লামকে যে তোমার চাইতে বেশি জানে আচ্ছা একজন যদি এখানে ডাক্তার আসে আর যদি বলা হয় যে শেখ আপনার চাইতে বেশি জানে কথাটা ভুল হবে কি আমার চাইতে বেশি জানে সে ডাক্তারই তার বেশি জানে একজন কম্পিউটার সায়েন্সের লোক এসছে আর বলে শেখ আপনার কম্পিউটার খারাপ এই ভাই কিন্তু আপনার চেয়ে বেশি জানে কথা ভুল হবে কি ঠিক হবে তো এইরকম বিষয়টা যা এই হাদিসে আসছে সুতরাং একটু অপেক্ষা করেন যে মুসা আলি ইসলামের কাছে আলাদা জ্ঞান ছিল আর খাজের কাছে আলাদা জ্ঞান ছিল মুসা আলি ইসলামের জ্ঞান ব্যাপক জ্ঞান ছিল যে সেই যুগের পূর্ণাঙ্গ দিনের জ্ঞান তো বলছেন যে আল্লাহ ফাকরাবুল আলমিন ওয়াহি করলেন যে আমার এক বান্দা আছে সে তোমার সাথে বেশি জানে কালা মুসা মুসা আলি সালাম তখন ইয়া রব্বে আল্লাহ কাইফালি বেহি তাহলে সেখানে কেমনে পৌঁছিব কালা তা আখুজ মা কাহুতান একটা মাছ নাও তোমার সাথে ফাতাহ মেলুহ মেকতাল আর একটা পাত্রে তুমি সেটা নিয়ে নাও হাইসোমা ফাকাদ্দাল হুতা ফাহুয়া সাম্মা যেখানে সেই মাছটিকে হারিয়ে ফেলবে ফাহুয়া সাম্মা সে সেখানেই আছে সাম্মা মানে ওখানে বা সেখানে আর সুম্মা মানে অতপর দেখেন সায়ের সা একই সায় শুধু জাবার আর পেশের পার্থক্য ফাসাম্মা অজহুল্লাহ কোরআন আছে না ফাসাম্মা অজহুল্লাহ ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা অজহুল্লাহ সেখানে আল্লাহ পাকের হ্যাঁ চেহারা পাবে মানে আল্লাহ পাক রব্বুল আলমিনের কিবলা পেয়ে যাবে যদি ভুল করে নামাজ পড়ো যেই দিকে নামাজ পড়ো ফাসাম্মা অজহুল্লাহ তবে নামাজ হয়ে যাবে প্রথম চেষ্টা করতে হবে যে কিবলা কোন দিকে ওই ক্ষেত্রে ফাসাম্মা আর সোম্মা সোম্মাল্লাদিন কাফারু বে রব্বে মিয়াদুন সোম্মা লাতুস আলুন নাই অমাইদিন আনিন নাইম সোম্মা মানে অতপর একটা মাছ নিলেন মানে হুতান ফাজা আলহ মিকতাল আর একটা পাত্রে করে নিলেন সোম্মান তালাক আর চলতে লাগলেন ওয়ান তালাক মাহু ফাতাহ ইউসা বিন নুন আলহিসাম আর তার সাথে তার ছাত্র ইউসা বিন নোনো গেলেন তিনি পরবর্তীতে নবী হয়েছিলেন ইউসা বিন নোনো পরে নব্বত পেয়েছিলেন হাত্তাইজা না বা হাত্তাইজা আতায়া সাহরা এই দুইজনে একটি পাথরের কাছে আসলো বড় একটা পাথর ছিল বা পাথরের অংশ ছিল বা ছোট একটা হয়তো পাহাড়ের অংশ যেটাকে এখানে সাখরা বলা হয়েছে সাখরা বড় পাথরকে বলা ওয়াজা রৌসাহমা ক্লান্ত হয়ে মনে হচ্ছে একটু ক্লান্ত হয়েছি একটু বিশ্রাম করিনি দুইজনে এই পাথরের মাথা দিয়ে শুয়ে পড়লো ফানামা আর দুইজনে ঘুমিয়ে পড়লো তারাবাল হৌতফিল মিকতাল আর ওই যে মাছ ভাজা মাছ ছিল সেই মাছ ওই পাত্রে সে জীবিত হয়ে গেছে ঘুমিয়েছিলেন মুসা আলি ইসলাম আর ইউসা তার ছাত্র আর এই মাছ জীবিত হয়ে গেছে বলছেন নবী করিম সাল্লাম ফাখারা জামিন ফাসাকাতা ফিল বাহরে তারপরে মাছ পাত্র থেকে বেরিয়ে পড়ে আর লাভ দিয়ে গিয়ে সমুদ্রে পড়ে যায় ফাত্তা খাজা সাবিলাহ ফিল বাহরে সারাবাহ ওই আয়াতের অংশ তারপরে সে মাছ সমুদ্রে একটা সুরঙ্গ স্বরূপ রাস্তা গ্রহণ করলো এমন রাস্তা বানিয়ে দিল যে মনে হচ্ছে যে সমুদ্রের মধ্যে সুরঙ্গ আছে ও আমসাক আল্লাহ আনিল হুতে জিরিয়াতাল মায়ে আল্লাহ পাক আলমিন ওই মাছ যেখান দিয়ে গেছে পানি প্রবাহিত হওয়াকে বাধা পানি আর বইবে না পানি পানির সাথে মিশবে না ছোট এগুলোকে কি বলে ছোট যে ছিদ্র করা থাকে কি হ্যাঁ বাংলা জানেন না সব হ্যাঁ একটা ছিদ্রের মতো হয়ে গেছে যেন জানাতার তো <clears throat> নবী করিম সাল্লাহ যখন জেগে উঠলেন মুসা আলি সাল্লাম নাসিয়া সাহেব সাহেবহু আইয়ুখ বেরাহবিল হুদ তার সঙ্গে ইউসা তখন জেগেছিলেন মাছটা যখন লাভ দেয় আচ্ছা ঠিক আছে মুসা আলি সাল্লাম তো ঘুমিয়ে গেছেন পরে বলবো কিন্তু জাগার পরে যে বলবে এ কথা তার সঙ্গে ভুলে গেছে তারপরে তার আবার হাঁটতে শুরু করে দুইজনে যে দিনের কিছু অংশ হয়তো বৈকাল হয়েছিল যেমন তফসিলকাররা বলেছেন সন্ধ্যা হয়ে গেল আবার সারা রাত পরে হয়ে গেল হাত্তাইদা কান আমিনাল গাদ আগামীকাল সকাল হয়ে গেছে নাস্তার সময় হয়েছে হাঁটতেই আছেন হাঁটতেই আছেন চলতে আছেন যে কোথায় পাবো যার কাছে আমার চাইতে বেশি জ্ঞান আছে আল্লাহ পাক বলেছেন সুতরাং তার কাছ থেকে কিছু শিখবো জানবো কালা আলী ফাতাহ আলি সালাম তখন সকালবেলা বললেন নিজে খাদেমকে আতে না গাদা আনা লাকাদ লাকিনা মিন সাফারে না হাজা না সাবা এটা হচ্ছে কোরআনে কেরিমের আয়াত যে করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে আল্লাহ ফকরাবুল আলমিন এরশাদ করছেন ফালাম্মা জাওয়াজা যখন মুসা এবং তার এই খাদেম এই স্থানকে অতিক্রম করে গেল পার করে গেল কোন স্থান মাজমাউল বাহারাইন দুই সমুদ্রের যে সঙ্গম স্থল এই জায়গাকে পার করে গেল কাল আলে ফাতাহ তখন সে নিজ যুবককে বলল বেশ কিছু দূর চলে গেছে যেমন হাদিস আসলো রাত পার হয়ে গেছে সকাল হয়ে গেছে আতে না গাদা আনা আমাদেরকে আমাদের সকালে নাস্তা দাও খাবার দাও লাকাদ লাকিনা মিন সাফার না হাজানা সাবা আমাদের এই সফরে বড়ই ক্লান্তি আমাদেরকে পেয়ে গেছে ক্লান্তির সম্মুখীন হয়েছে বড় ক্লান্ত হয়ে গেছে নবী করিম সাল্লাহ ইসলামের এই হাদিসে রয়েছে এখন শুনেন যে তার আগে পর্যন্ত কিন্তু অনেক দূর হেঁটে এসছেন এই জায়গায় আসা পর্যন্ত কোন ক্লান্তি আসেনি যেমনই আসল গন্তব্য স্থান অতিক্রম করেছেন শুরু হয়ে গেছে ক্লান্তি নবী করিম সাল্লাম বলছেন যে মুসা আলি সাল্লাম বললেন আতে না গাদান আমাদেরকে আমাদের নাস্তা দাও বা খাবার দাও সাফারিনা হাজা নাসাব আমাদের এই সফরে আমাদেরকে ক্লান্তি পেয়ে গেছে বা ক্লান্তির সম্মুখীন হয়েছি ওয়ালাম ইয়াজেদ মুসান হাত্তা জাওয়াজ আল মাকান আল্লাজি আমারাহুল্লাহ বেহি নবিসাল বলছেন যে মুসা আলি সাল্লাম অতক্ষণ পর্যন্ত ক্লান্ত হননি যতক্ষণ পর্যন্ত ওই জায়গা থেকে তিনি অতিক্রম না করেছেন যেই জায়গার আল্লাহ নির্দেশ দিয়েছিলেন মাজমল বাহারাইন দুই সমুদ্রের সঙ্গম স্থলে পৌঁছে যাও তুমি সেখানে গিয়ে বললেন কাল আলাহ ফাতাহু তখন এই যুবক বলল কি বলল আরে তো ভুল করেছি তখন মনে হয়েছে যে কাজ তো খারাপ নাস্তাই তো নেই নাস্তা তো গেছে কালা আর আইতা তখন ওই খাদেম বলল আর আইতা আচ্ছা আপনি বলুন তো ইজ আওয়াইনা এলা সাহারা যখন আমরা আশ্রয় নিয়েছিলাম ওই পাথরের পাশে পাথরের মাথা দিয়ে আমরা শুয়ে গেছিলাম দুজনে তখন দেখেছি যে মাছ পালিয়ে গেল লাফ দিয়ে ফাইনি নাসিতুল হুত আমি এই মাছের কথা আপনাকে বলতে ভুলে গেছি যে মাছ যে পালিয়ে গেছে এ কথা বলতে ভুলে গেছি ওমা আনসানি হইল্লা শয়তান আর আমাকে ভুলিয়ে দিয়েছে একমাত্র শয়তানে তার ভুলিয়ে দেওয়া কাজ এই রকমই মন্দ কাজ কার পক্ষ থেকে হয় শয়তানের প্ররোচনায় হয় শয়তানের পক্ষ থেকে গাফিল করে দেওয়া হয় যে কোনো পাপ হয় শয়তান প্ররোচিত করেন শয়তান কুমন্ত্রণা দেয় কোন একটা ভালো কাজ ভুলে গেলেন শয়তান ভুলিয়ে দেয় কিন্তু নামাজের মধ্যে আসেন শয়তান স্মরণ করিয়ে দেবে পরীক্ষা করেছেন সারাদিন যতগুলি কাজ কথা ভুলে আসেন নামাজের মধ্যে আসলে শয়তান বলবে উজকুর কাজা উজকুর কাজা এটা হাদিসের শব্দ বলছি অমুক কথা স্মরণ কর তুই যে ভুলে গেছিস সকালবেলা তোর ওই স্ত্রীকে টেলিফোন করা হয়নি সকালবেলা টেলিফোন করেছিলি তো ছেলেটার সাথে কথা বলিস নি হ্যাঁ সকালবেলা কথা বলি তো মা বাবার সাথে কথা বলা হইল না সকালবেলা এই কাজটা করে দিকে অমুক জিনিসটা ভুলে গেছিস নামাজ শেষে না আরে চাবিটা তো ভুলে গেছি অফিসে আর এখন তো বাসায় চলে যাচ্ছি বাসা খুলবো কি দিয়ে নামাজের মধ্যে মনে হয় এইভাবে উজকুর কাজা উজকুর কাজা এমন শয়তান করতে থাকে হাত্তা লাইয়াদি কামসাল্লাহ মুসল্লি বুঝতে পারেন যে কয়রা রাখাত নামাজ পড়লাম কত রাকাত হইল ইমামের পিছনে থাকলে যা বুঝতেই পারে না যে করাকাত হইলো আর ছুটেছে তো করাকাত ছুটেছে করাকাত কাজা করবো সুহান আল্লাহ শয়তান লেগে আছে ভালো কাজে লাগেন শয়তান পিছনে লেগে যাবে তখন যাতে ক্ষতি হয় আপনার যেহেতু নামাজের ক্ষতি হবে এর দ্বারা এই জন্য আপনাকে স্মরণ করিয়ে দেবে আর যেখানে স্মরণ করা আপনার জরুরি ছিল সেখানে শয়তান ভুলিয়ে দেব আমান সানি ইল্লা শয়তান আমাকে শয়তানি তো ভুলিয়েছে যে আপনার সামনে সেই আলোচনা করব। আপনাকে যে বলবে কথা বলতে শয়তান ভুলিয়ে দিয়েছে বাহরে আজাবা আর সেই মাছ সমুদ্রে আশ্চর্যজনক ভাবে রাস্তা নিয়েছে রাস্তা গ্রহণ করেছে আজাবা বিস্ময়কর ভাবে কিরকম বিস্ময়কর ওই যে সারাবা সুরঙ্গ তো মাছের এই জন্য বিশ্বাস বলেছেন যে মাছ সুরঙ্গ করে গেছে আর মুসা আলি ইসলাম আর ইউসার জন্য কি ছিল সেটা বিস্ময়কর বিষয় ছিল আর কেমন পর্যন্ত এই ঘটনা যারা শুনবে জানবে তাদের জন্য এই আশ্চর্যজনক বিষয় তাই না কালা যা লেখা মা কন্যা তখন মুসা আলি বলে আরে কি করেছো তুমি এই জায়গায় তো তলাশ করছি আমরা জালেকা এটাই তো মা কন্যা ওই জিনিস কন্যা নালুগে যার সন্ধান আমরা করতে এসেছি যার তলাশ এসেছি বাগা হ্যাঁ থেকে সন্ধান করা হয় মানে সন্ধান করা আর বাগা ইয়াবগি যদি যারবো হয় তাহলে তার মানে জুলুম করা অল বাগি জুলুম ওখানে জুলুমের অর্থে কিন্তু আরবরা আজকাল ব্যবহার করে তরিদের জায়গায় তরিদ ব্যবহার করে না কি বলে যারা বিশেষ করে মক্কামুদ্দিন হেজাজের এলাকায় থেকেছেন এই ভাষাটা বেশি যায় ইস্তাবগা হ্যাঁ কি চাও আনা আবগা কি যা বলে না আবগা মানে আমি চাই হ্যাঁ অন আমি চাই আমি তলাশ করি হ্যাঁ ইস্তাবগা আমি এটা চাই এই এলাকার লোকেরা এদের একটা ভিন্ন ভাষা আবি ইস্তবি হ্যাঁ, এই ব্যবহার করে সব মাতৃভাষা কিন্তু বাগিয়া আবগা এটা হচ্ছে শুদ্ধ ভাষা যে কোরআনের ভাষা জালেকা মা কন্যা নাবগে এরই তো আমরা তলাশে ছিলাম এটা তো সন্ধান করছিলাম তুমি ভুলে গেছো আমাকে বলতে এখন কত হয়রান হইলাম আবার ফিরে যেতে হবে তখনকার যুগে রোড রাস্তাও ছিল না আর রাস্তায় কোনো লিখাও ছিল না যে কোন জায়গায় কোনটা আছে এই কোনটার পরে কোন রাস্তায় যাবো লিখা ছিল কি হ্যাঁ কিছু ছিল আজকাল না রাস্তায় ফিরে আসলে বুঝতে পারছেন হ্যাঁ এখন ফিরে এসে আর রিয়াজ থেকে ধরেন ফিরছেন আপনি মাঝখানে এদিক ওদিক ডানে বানো অনেক রাস্তা গিয়েছে আপনি বুঝতে পারছেন যে কোন দিকে যাব যদি এয়ারপোর্ট যান তো এয়ারপোর্ট কোনটা দিয়ে আপনি এক্সিট করবেন বুঝতে পারছেন কিন্তু তখন বুঝার কোনো ক্ষমতা ছিল না মরুভূমিতে কি করে বুঝবেন জনবস্তি নেই এই জন্য আল্লাপা কি বলছেন ফারতাদা উভয়ে ফিরে আসলেন আলা আসার হেমা কাসাসা তাদের পদচিহ্ন লক্ষ্য করে যেখানে যেখানে পায়ের দাগ পড়েছে হ্যাঁ আর সেগুলি দেখতে দেখতে যে আমরাই তো এদিকে হেঁটে এসছি আমরা দুজন হেঁটেছি এই তো পায়ের ধাপগুলি দেখা যাচ্ছে এই দেখে তারা ফিরে আসলেন আসল জায়গায় ফাওয়াজাদা আবদামিন এবাদেনা তারপরে এই দুইজনে পেলেন আমার বান্দাদের এক বান্দাকে আল্লাপাক বলেছেন আমার বান্দা তো খাজির আলী ইসালাম কে ছিলেন আল্লাপাকের বান্দা বান্দা আল্লাহর শরিক হয় হ্যাঁ বান্দা আল্লাহ শরিক হয় আল্লাহর কাজ বান্দা করতে পারে না কখনো না তাহলে আল্লাহ পাক রব্বুল আলমুল গাইব খেজের আলমুল গাইব আল্লাহ পাক আল হাই চিরঞ্জীব খেজের চিরঞ্জীব যে এখনো বেঁচে আছে আর খেজের অমুক পীর সাহেবের কাছে চলে আসলো অমুকের কাছে চলে আসলো অমুকের কাছে চলে আসলো আর বললো যে খেজের বলছে যে এই করার সেই করো আজকাল এই বিদাতি মার্কেটে পীরদের মার্কেটে এর খুব ছড়াছড়ি আছে যে অমুকের খেজির আলী সাল্লামের সাথে দেখা হয়েছে হ্যাঁ অমুক হিজির কাছে পরামর্শ নেই তাহলে বান্দা কি করে আল্লাহ চিরঞ্জীব হইতে পারে যখন আল্লাহর বান্দা তো অবশ্যই তিনি মারা গেছেন আর এই বিষয়টিও বলবো ইনশাআল্লাহ তালা এই ঘটনা শেষ করার পরে তবে তা শেষ করার পরে আগামী সপ্তাহে সেটা স্মরণ করে দিবেন ওনারা এখন হাদিসের দিকে ফিরে আসেন বলছেন নবী করিম সাল্লাহ ফাকান আলীল হৌতে সারাবা মাছ তো সুরঙ্গ করে চলে গেছিল বলে মুসা ফাতাহ আজাবা আর মুসা আলী সালাম এবং তার খাদেম বড় আশ্চর্য হলেন ফাকালা জালিকা মা কুন্না নবগি ফারতাদ্দা আলা আসারিহিমা কাসাসা কালা ফারাজা তারা দুইজনে ফিরে আসলেন আর নিজের পদচিহ্ন দেখছেন যে কোন দিক দিয়ে হেঁটে এসছি কোন দিক দিয়ে এসছি কোন রাস্তা দিয়ে এসছি হাত্তান্তে হায়া এলা সাখরাতে ওই ঠিক যেই পাথরে মাথা দিয়ে শুয়ে বিশ্রাম করেছিলেন সেই পাথরের কাছে ফিরে আসলেন ফায়দা রাজুল মোসাজ্জা বিশ্ব এসে দেখলেন যে একজন মানুষ শুয়ে আছে কাপড় বা চাদর সব কাপড় হ্যাঁ, কাপড় দিয়ে শরীর ঢেকে সাজ্জায় সাজ্জে মানে হচ্ছে ঢেকে দাও ওয়াল্লাইলে ইজা সাজা রাতের শপথ আর রাতকে যা ঢেকে নেই মানে অন্ধকারে ঢেকে নেই রাতের আলোকে অন্ধকারে ঢেকে নেই সাজা মানে তাহলে ঢেকে নেওয়া আচ্ছাদিত করা মুসাজ্জান বেসব মানে মোগাত্তা বেসব কাপড় দিয়ে ঢাকা অবস্থায় যেন কাপড় শরীর ঢেকে শুয়ে আছে এই লোক ফাসাল্লাম আলিহে মুসা আলী সালাম মুসা আলি সালাম সালাম করলেন আসসালাম আলাইকুম সালাম করলেন ফাকাল আল খাজের খাজের বললেন ও আন্না বিয়ারদিকা সালাম আরে এই এলাকায় সালাম আবার কোথেকে আসলো ও আন্না বিয়ারদিকা সালাম এ তোমাদের এই ভূমিতে সালাম কোথেকে আসলো এই এলাকায় সালাম দেনেওয়ালা তো কেউ জানা সালাম জানেও না সালাম একমাত্র মুসা আলি সালামের হ্যাঁ, দিনের লোকেরা বনি ইসরায়েলরা জানে তাদের তাহিয়া সেটা কিন্তু এই এলাকায় তো এমন কোন মানুষ নেই যারা সালাম চেনে এখন কেউ যদি এমন এলাকায় চলে যাও মুসলিম খ্রিস্টান এলাকায় যে এলাকায় একজন মুসলিম নেই আর যদি সালাম আর এখানে কি করে সালাম শুনলাম এখানে তো গুড মর্নিং হ্যাঁ এখানে আবার সালাম কি করে শুনলাম তার মানে মুসলিম আছে তাই না হ্যাঁ তো ওই কথাই খাদের বললেন এখানে কি করে সালাম আসবে তখন বলে আমি তো মুসা বলছি ইসরায়েল কোন মুসা ওই বানি ইসরায়েলদের যে মুসা আর কথা জানি বা শুনেছি যে নবী তিনি কালার নাম হ্যাঁ ওই বনি ইসরায়েলের মুসা আমি কালা আতাই তো কালে তো আল্লেমানি তারুসদা আপনার কাছে এসেছি যাতে আপনাকে যে শিক্ষা দেওয়া হয়েছে সেই শিক্ষা সেই জ্ঞান থেকে আমাকে শিখাবেন যা আমার জন্য দিক নির্দেশনা হবে রুসদা তাহলে ইন্না তাস্তাতিয়া মাইয়া সাবরাহ এখন হাদিসের সাথে আয়াতগুলো এগোয় কারণ এগুলি আয়াতের কথা আল্লাহ ফাকরুল আলমিন এরশাদ করছেন ফওয়াজাদা আবদামিন এবাদেনা মুসা এবং তার ছাত্র আমার বান্দাদের এক বান্দাকে পেলেন তাই নাহু রহমাতামিন ইন্দেন আমার পক্ষ থেকে তাকে আমি রহমত করুণা দান করেছি ও আল্লাহ নাহ মিল্লাদুন্না ইলমা এবং আমার পক্ষ থেকে তাকে বিশেষ জ্ঞান দান করেছি আমার পক্ষ থেকে জ্ঞান দান করেছি আল্লাহ বললেন বিদাতপন্থীরা এই সুফি ইজমে একটি এলেমের নাম আছে ইলমে লদুন্নি শুনেছেন এই মিথ্যুকরা আবিষ্কার করে অথচ নবী করিম সাল্লাম কোনদিন ইলমে লুদ্দুন্নির কথা বলেননি এই যে মিল্লাদুন্না মানে আমার পক্ষ থেকে এর মানে ইলমে লুদ্দুন্নি নাই এর মানে কি মিল্লাদুন্না মানে মিন এন্দেন আমার পক্ষ থেকে তো আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে তাকে এলেম দান করেছি আর এই সুফিরা এই পীরতন্ত্রে বিশ্বাসী বিদাতিরা আর এরা সকলেই বিদাতি এরা বলে যে আমাদের কাছে ইলমে লদুন্নি আছে মানে তার জন্য কোরআনও লাগে না হাদিসও লাগে না কোরআন হাদিসও পাওয়া যায় না ওইটা আল্লাহর পক্ষ থেকে ব্যাকডোর দি ইলমে আর তার নেমে হচ্ছে মারিফতি ইলিম আর হাকিকত হ্যাঁ, ওইটা শরীয়ত না মারিফত হাকিকত সব ভণ্ডামি আর ভণ্ডামি খাজের আলী সালাম সম্পর্কে যখন বলবো যে তিনি নবী ছিলেন না কে ছিলেন তখন সেই বিষয়টি আরো স্পষ্ট হবে যে খেজেরের শরীয়ত মানবেন না মোহাম্মদ রসুল্লাহ শরীয়ত মানবেন বলেন একটি শুধু প্রশ্ন করলাম যাতে আপনাদের দিমাগটা একটু খুলে মগজটা খুলে যে আপনার আমার ওপর কোন শরীয়ত ফরজ করে কোন দিন ফরজ করা হয়েছে মোহাম্মদ রসুল্লাহামের দিন আল্লাহর কসম করে বলছে উমার মুসাও যদি জীবিত থাকতো আজকে মা তাহলে আমার অনুসরণ করা ছাড়া আমার তরিকা মানা ছাড়া তার কোনো নাজাত ছিল না উপায় ছিল না তাহলে এই পীর ভণ্ডদের আর মারফতির নাম দিয়ে পাপ করা মরিদানদের বিবিদের সাথে নির্জন দেখা সাক্ষাৎ আর পা টিপে নেওয়া অথবা তাদের বিশেষ বিশেষ ফতোয়াবাজি করা যে আমাদের জন্য জায় নামাজ মদে যদি ডুবানো থাকে তাতেও নামাজ পড়তে বললে অসুবিধা নেই কারণ আমরা মারেফতে এলিম ওই ইলমে লদুন্নি দিয়ে বলছি এটা মোহাম্মদ রসুল্লাহামের শরীয়ত না যে শরীয়ত না মানলে মুসা আলি সাল্লামের পরিত্রাণ ছিল না যদি মুসা বেঁচে থাকতেন মোহাম্মদ রসুল্লাহামের সালাতের জমানায় এই জন্য ঈসা আলি সাল্লাম যখন কিয়ামতের আগে আসবেন তখন কোন শরীয়ত দিয়ে কোন বিধান দিয়ে ফায়সলা করবেন কোন নামাজ পড়ে কোন ইবাদত করবেন খ্রিস্টানদের হ্যাঁ মোহাম্মদ রসুল্লাহামের আনিত দিন কোরআন এবং হাদিস দিয়ে দেশ পরিচালনা করবেন বিচার করবেন নামাজ পড়বেন না হলে নাজাত নেই ভালো করে শুনে রাখেন তাহলে এই পীর ভণ্ডদের নাজাত কি করে হইতে পারে যারা মারিফতি ইলমের দাবিদার হ্যাঁ ওরা সাধারণ লোককে মূর্খ বানিয়েছে মানে বললো না মানে আমার হ্যাঁ বা আমাদের আর নি নি মানে আমার আর না মানে আমাদের আর লদুন লদুন মানে হচ্ছে পক্ষ যেমন ইন্দা ইন্দা মানে পক্ষ থেকে মিন এন্দে না আমার পক্ষ থেকে হাজা মিন এন্দে না দশ রিয়াল আমার পক্ষ থেকে বলছেন না হাজা মিন এন্দি ওই রকমই হাজা মিল্লাদুন আমার পক্ষ থেকে আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে তাকে এলম দিয়েছিলাম মানে বিশেষ এলম দিয়েছিলাম যেটা মুসা আলি ইসলামের কাছে ছিল না কাল আল্লাহ মুসা মুসা আলি ইসলাম তখন বললেন হাল আত্মা কালা আন্তু তার কালা মুসা আলি ইসলাম যখন তলব করলেন আপনার কাছে কিছু শিখতে চাই তখন মুসা আলি ইসলামকে খেদের বললেন ইন্না কালান তাস্তাতিয়া মাইয়া সাউরা নিঃসন্দেহে তুমি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবে না ওয়াকাইফা আর কেমন করি বা ধৈর্য ধরবেন আপনি এমন বিষয়গুলিতে যে সম্পর্কে আপনার কাছে কোনো খবরই নেই কোনো হদিসই নাই মানে এমন এমন কাজ করব যেটা বাহ্যিক উল্টো লাগবে সুতরাং আপনি ধৈর্য ধরতে পারবেন না স্বাভাবিক কথা ওই সম্পর্কে আপনার জানান নেই সুতরাং আপনার আপত্তিকর মনে হবে অন্যায় মনে হবে তাহলে সাতা তারপরে মোসার বলছে ছাড়া যাবে না বলে নিশ্চয় আপনি আমাকে পাবেন আল্লাহ চাইলে ইনশাআল্লাহ সাহাবিরান ধৈর্যশীল আসি লাকা আমরা আপনার বিরুদ্ধাচরণ করব না আপনার মনের উল্টো কিছু বলবো না করব না কালা ফাইনি তখন খাজের বললেন যে যদি আমার সাথে লাগতেই হয় যে আমার সঙ্গী হইতেই চা আমার যদি অনুসরণ করো যে আমার সাথে যাবে তুমি শিখবে ফালা তাস আলনি আনসাইন হাত্তা ওহদেসা লাকা মিন হজিকেরা অতক্ষণ পর্যন্ত আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করবে না কোনো ব্যাপারে যতক্ষণ পর্যন্ত আমি তোমার সামনে বা আমি আপনার সামনে আলোচনা নিজেই না করে দিই আহাদাসা ইহুদেশ মানে নতুন করা মানে বর্ণনা আর জিকরা মানে তার আলোচনা আমি নিজে থেকে যতক্ষণ পেশ না করে দিব কখনো জিজ্ঞাসা আমাকে করবেন না যে এটা কেন করলেন এটা কেন হইল হ্যাঁ এটার আবার ব্যাখ্যা কি এর তাৎপর্য কি আমাকে জিজ্ঞাসা করবেন না ফান্তালাকা তারপরে উভয়ে চলতে লাগলেন মানে মুসা আলি ইসলাম আর খাজির এখন যেহেতু আসল ঘটনা মুসা আর খাজের আলহিমাসাল্লামের সেই জন্য এখন দুইজনের কথা দ্বিবচন আল্লাহ বলেছেন ইউসা যে সঙ্গী ছিল তাকে দিয়ে তিনজন হয় তার কথা আল্লাপাক উল্লেখ করেননি কারণ ঘটনার বিষয়বস্তুর সাথে আর ইউসার খাদেমের কোন সম্পর্ক নেই সেজন্য এখানে আল্লাপাক তাকে অফ করে দিয়েছেন তার কথা আর উল্লেখ করেননি ফান্তালাক হাত্তাইদা রাকিবা ফিসাফিনা এসে উভয়ে একটা পানি জাহাজে চাপলেন নৌকই চাপলেন খারাকাহা আর চেপেই সেটাকে খাজের আলী সালাম খুব হ্যাঁ, যুক্ত করে দিলেন খারাকা একরেক মানে ভেঙে দেওয়া মানে কোন একটা কাঠ উঠিয়ে দিয়ে খানিকটা তাকে দোষ যুক্ত করে দিলেন ছিদ্র করে দিলেন বা ফুটো করে দিলেন কাল আখা রাখতাহা দেখি তো মনটা খারাপ হয়ে গেল কি করলো আমাদেরকে ডুবিয়ে মারবে তারপরে লোকটার উপরে জুলম হয়ে গেল মালিকের উপরে জুলম হয়ে গেল ভালো ভালো জাহাজ ছিল কালা আখার তাহা হ্যাঁ, আপনি এইভাবে আপনি এটাকে দোষযুক্ত করে দিলেন বা আপনি ফুটো করে দিলেন লেতু করে আহলাহা তাহলে কি এই পানি জাহাজের আরোহীদেরকে আপনি ডুবিয়ে মারবেন নাকি আগ্রাকে এরকম ডুবিয়ে দাও ডুবিয়ে দেবেন নাকি লাখাত যে তার সেই ইমরাহা আপনি তো বড় অদ্ভুত অদ্ভুত কাজ করলেন ইমরান মানে অদ্ভুত ইমরান হ্যাঁ? আমর মানে নির্দেশ ইমর মানে অদ্ভুত ইমরা আপনি একটা অদ্ভুত কাজ করে ফেললেন আমি কি বলিনি যে হে মোসা আপনি আমার সাথে সবর করতে পারবেন ধৈর্য ধরতে পারবেন না আমি তো বলেছি মোসা বুঝতে পারলাম আমি তো আগে ওয়াদা করেছি কিন্তু খেয়াল ছুটে গেছি যে ওয়াদা করেছি কিছু বলবো না বিমান যেটা ভুলে গেছি সেই ব্যাপারে আমাকে আপনি ধরিয়েন না এটা আমি ভুলে গেছি এই প্রথমবার আমি ভুলে ভুলে গেছি আসলে খেয়াল ছিল না যে আপনাকে এরকম বলেছি ওয়ালাতুর হেতনি মিন আমরি উসরা আর আমার কাজে আপনি আমার ওপর এত কড়াকড়ি করিয়েন না আর হাকায়ুর হেকো মানে একেবারে খুব কড়াকড়ি করা হ্যাঁ কষ্ট দেওয়া আর উসর মানে হচ্ছে কঠিন তো দুটোর সমন্বয়ে আপনি আমার সাথে এত কড়াকড়ি করিয়েন না যে একবারই আমাকে আউট করে দিবেন একবার একটু ইতরাজ করাতে বা জিজ্ঞাসা করাতে না একটু চান্স দেন চান্স দেন তারপরে দুইজনে চলতে লাগলেন হাত্তা ইজা লাকিয়া গোলামান রাস্তায় গিয়ে এক বালকের সাথে দেখা হইল যে বালক সম্পর্কে একটা অংশে যে তাকে আল্লাহ সৃষ্টি করেছিলেন অবাধ্য কাফের করে ফাঁকাতালাহ বালকটাকে ধরে সাথে সাথে খাজের হত্যা করে দিলেন বড়ই অন্যায় কাজ আগেরটা না হয় হালকা ব্যাপার ছিল একটা জাহাজ একটু খুঁত করা ছিল কিন্তু এটা আবার কি কাজ হইল তাই না এটা এখন জেনে শুনে প্রতিবাদ করছেন কারণ অন্যায়ের প্রতিবাদ করা ফরজ আরে এত বড় অন্যায় সির্কের পরে কুপুরির পরে নাস্তিকতার পরে যেই পাপ সেটা হচ্ছে খুন করা পাপ হ্যাঁ আল্লাহ কঠোর শাস্তির জন্য পাঁচটা শাস্তি রেখেছেন আরে ডবলা ট্রিপুল বললেই তো মানুষ চমকে উঠে আল্লাহ পাঁচ শাস্তির কথা বলেছেন খুনিটার জন্য যে অন্যায় ভাবে কোনো মানুষকে খুন করবে কেমন কথা হইল হাজির আপনি করলেন কি নাফসান জাকিয়া আপনি এমন এক নিরপরাধ পবিত্র প্রাণকে আপনি খুন করে দিলেন নাফসান জাকিয়া জাকিয়া শব্দ শাব্দিক অর্থ হচ্ছে পবিত্র পবিত্র যে নিরপরাধ সে পবিত্র তার রক্ত পবিত্র হ্যাঁ তার গোষ্ঠ পবিত্র তার শরীর পবিত্র আপনি তাকে কি করে খুন করলেন আপনি আকাতাল তা নাস্তান জাকিয়া বেগাই নাস এমন এক নিরাপরাধ ব্যক্তিকে আপনি খুন করে ফেললেন বেগাইরে নাফসিন অথচ কোন খুনের বদলাই নয় যে কেসাস করলেন এই ব্যক্তি এই বালক কাউকে খুন করেছে এমনও না ছোট নাবালক ছেলে লাকাত যে তা সেই নকরা বড়ই অন্যায় কাজ করে ফেললেন আগের বেলা বলেছিলেন যে অদ্ভুত কাজ করলেন আর এবার বলছেন নোকরা ইমরা বললেন না কারণ এটা অদ্ভুত শুধু না এটা বড় অন্যায় কাজ মুনকার মারুফ না এটা বৈধ কাজ নয় জায়জ কাজ না লাখাত দিয়ে তার সাইয়ান নোকরা এমন কাজ করে ফেললেন যেটা বড়ই অন্যায় কালা আলাম আপুল্লাকা তখন খাজের বললেন এর আগে তোমাকে বলিনি কি আপনাকে বলিনি কি ইন্না কালাম তাস্তাতিয়া মাইয়া সাবর আমার সাথে আপনি ধৈর্য ধরে থাকতে পারবেন না বলেছিলাম তো তখন এই শেষ সুযোগ দিচ্ছেন মুসা আলি সাল্লাম বলছেন যে কালা ইনসাল তো কানসাইম বাদা ফালাতু সাহেব এরপরে যদি কোনো কিছু সম্পর্কে আমি কোনো আপত্তি করি তাহলে আমাকে সাথে নিয়েন না সাথে রাখিয়েন না ফালাতু সাহেব আর আপনার সাথে যাব না নিজে থেকে ওয়াদা করলাম এরপরে যদি কোনো এতরাজ করে দিই আর কোনো আমার অভিযোগ থাকে তাহলে আপনি আমাকে ছেড়ে দিন আর সাথে নেবেন না কাদ আমার পক্ষ থেকে এই যে লাদুন্নি আবার এখানে এটাও গিলমে লুদুন্নি নাকি বিদাতিদের সুফির পীরদের কাত বালাক তামিল্লাদুন্নি কে বলছেন এখানে এখানে আল্লাহ বলছেন বলছেন কাত বালাগ তা হে খেজের তুমি পৌঁছে গিয়েছো আপনি পৌঁছে গেছেন আমার পক্ষ থেকে ওজরান এক ওজুরে মানে আপনি অজুহাত পেয়ে যাবেন এরপরে যদি এতরাজ করি কোনো প্রশ্ন করি তাহলে আপনি অজুহাত পেয়ে গেছেন ন্যায্য অজুহাত আমাকে আর রাখবেন না সাথে ফান্তালাকা তারপরে উভয়ে চলতে লাগলেন হাত্তা ইজা আতায়া আহলা কারিয়াত নিস্তাত আমা আহলাহা এমন এক জনপদে বা জনপদের অধিবাসীদের কাছে আসলেন কারিয়া জনপদ আর আহাল জনপদের অধিবাসী জনপদের অধিবাসীদের কাছে গ্রামবাসীদের কাছে আসলেন দুজনে ইস্তাত আমা আহলা আর খুব খিদাও লেগেছিল দুইজনকেই খিদে লেগেছে ইস্তাত আমা আহলা দুইজনেই সেই জনপদের লোকদের কাছে গ্রামবাসীদের কাছে খাদ্য তলব করলেন তো আমন মানে খাবার আর ইস্তাত আমা বা ইস্তেফাল মানে খাদ্য চাওয়া যেমন গাফার একফের মানে মার্জনা গুফরান আর ইস্তাকফারা মানে মার্জনা কামনা করা ইস্তাকফারা মানে মার্জনা কামনা করা এই জন্য আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আল্লাহ তোমার কাছে মার্জনা কামনা করি তাই না আল্লাহ মার্জনা কামনা করি মানে ইস্তাতাম আহলাহা সেই গ্রামের অধিবাসীদের কাছে খাবার চাইলেন যে ভাই খুব খিদে লেগেছে আমরা মুসাফির মানুষ তো আমাদেরকে খেতে দেন আর প্রাচীন যুগ থেকে এই ভালো নীতিমালা চলে আসছে যে কোন বাইরের লোক যদি আসে যার বাড়ি ঘর নাই তাহলে সে মেহমান এলাকার লোকের মেহমান সুতরাং তাকে খাওয়াইতে হবে নবী করিম সাল্লাম বলেছেন যে তিন দিন খাওয়াইতে হবে কমপক্ষে তিন দিন খাওয়াইতে হবে কমপক্ষে নবী করিম সাল্লাম এই শরীয়তে সে বহাল রেখেছেন আর মেহমান মানে আজকালকার আমার মুসলিম সমাজে যেমন আজ মেহমান মানে শ্বশুর বংশের হইতে হবে তাহলে খেতে পাবে দুদানা আর না হইলে কি হইতে হবে হ্যাঁ মায়ের বংশের হইলে খেতে পাবে মামা খালা বংশ আর না হইলে বাচ্চাচার বংশের হইতে হবে তাহলে খেতে হবে এই তিন বংশ ছাড়া চতুর্থ এক শ্রেণীর লোকের আজকাল বেশি খেতে পাচ্ছে বন্ধুরা মায়ের বংশ মামা খালাকে না খাওয়াইতে পারে চাচা ফুবুকে না খাওয়াইতে পারে হ্যাঁ নিজের বংশের খাওয়াবে না শ্বশুর বংশকে এক করে দেবে না কিন্তু সাদিক বন্ধু ওটা ঠিক আছে ওদের খাওয়াচ্ছে দিনই ভাইকে খাওয়াবেন আল্লাহওয়ালা পরেশগারকে খাওয়াবেন না কিন্তু বেনামাজি বেদিন দুনিয়ার স্বার্থ পয়সার স্বার্থ যে জড়িত আছে হ্যাঁ গদির স্বার্থ জড়িত আছে হ্যাঁ আর অন্য কোন স্বার্থ জড়িত আছে দুনিয়ার ব্যবসায়ী স্বার্থ জড়িত আছে প্রমোশন হ্যাঁ, তার সাথে জড়িয়ে আছে সুতরাং খাওয়াইতে হবে আমার মোদির সুপারভাইজার খাওয়াইতে হবে সুহান আল্লাহ আমাদের যে ইসলামিক সম্পর্ক ছিল হ্যাঁ ইসলামিক আতিথ্য ছিল সেটা চলে গেছে আজকাল কোন গ্রামে যদি একটা অপরিচিত মানুষ যায় নামাজ পড়ে দেখা যায় ধীরে ধীরে ধীরে ধীরে টান দিয়ে সব চলে যায় কেউ আল্লাহর বান্দা জিজ্ঞাসা করে না যে লোকটা কোথেকে এসছে রাত্রে থাকবে তা খাওয়া লাগবে জিজ্ঞাসা করবে না এই ছোটবেলা আমরা যখন নাবালক ছিলাম দেখতাম মসজিদে নামাজ পড়লাম এটা মুসাফির এসছে কেউ জিজ্ঞাসা করলো না কেউ জিজ্ঞাসা করলো না হয়তো গ্রামের একজন আল্লাহর কোনো বান্দা আছে সে সেখানে খাবার এনে দিল হয়তো আর তাও আমাদের দেশে খাবার এনে দেওয়া যদি বাড়িতে খেয়ে দিয়ে বাঁচে হ্যাঁ বাসি মাসি ওটা বাসি হবে যাক দিয়েই দিই তাহলে আর নিজের বাচ্চারা একটু কম খাক ওতে থেকে একটু ভাগ করে এনে দেব এই রকমের ইমানি দায়িত্ব চেতনা নেই কি বলছিলাম যে খাবার চাইলেন কে মুসা এবং খাজের আলিমাসাল্লাম এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় যে খাজের আলিসাল্লামেরও খাবারের প্রয়োজন হয়েছে না ইস্তাত আমার দুইজনেই খাবার চাইলেন দিবচন দুইজনে খাবার চাইলেন আর এক শ্রেণীর ফকির দরবেশ পীরেরা জিকির খেয়ে বাঁচে এই পাগলারা জিকির খেয়ে বাঁচে বলেছেন জিকির খাওয়ার কথা জিকির খেয়ে বাঁচে পাঁচ দিন সাত দিন গিয়ে কিসের জমিতে হ্যাঁ গাছে গাছের লটকা ওটা তো আছে আর এমনি জঙ্গলের মধ্যে নামাজ পড়তে পড়তে একটা চিৎকার দিয়ে বেরিয়ে দৌড় দিল মসজিদ থেকে আর গিয়ে জঙ্গলে কুষারের জঙ্গলে আখের জঙ্গলে আর না হলে আর কোনো জঙ্গলে ঘন জঙ্গলে এমন ঢুকে গেছে যে কোন রকম বের করতে পারে না পাঁচ দিন পরে বের হইল সব জিকির খাই বেঁচে আছে হ্যাঁ জানছেন আপনারা এই ডিস্ট্রিক্টের লোক বলছে হ্যাঁ, হ্যাঁ। ওজানি সাহেব এগুলি হইল সব অলি এগুলো অলি হ্যাঁ অলি কিন্তু আল্লাহর অলি না আর কারো আলী এটা চিন্তা করতে হবে এটা সই আকেদা কোরআন হাদিসে জানতে হবে আশরায় মবাসার কি ওই রকম করেছেন নামাজ পড়তে পড়তে চিৎকার করে ডাক দিলেন আজ জমিতে ঢুকে গেলেন আর কয়েকদিন ধরে আর খাওয়া দাওয়া নেই কিচ্ছু নেই জিকির খাচ্ছে আছে এটা ইসলামে শয়তান এদেরকে নিয়ে খেলা করেছে জিন এদেরকে নিয়ে খেলা করেছে শরীয়ত থেকে বের করে দিয়ে কোরআন এবং হাদিস থেকে এদেরকে বের করে দিয়েছে আবার এর হাক্কানি এমন নয় যে আবার পীরের দুটো ভাগ আছে কিছু আলমদের কাছে আমাদের দেশে হকানি পীর আর ভণ্ড পীর এরা ভণ্ড না এদেরকে হকানি মনে করা হচ্ছে এক নম্বর হকানি দুই নম্বর হকানি এক নম্বর হকানি নাই আর দুই নম্বর হকানি হচ্ছে স্যার সিনা এগুলো হল হকানি আর হকানিদের এই দুরবস্থা আল্লাহ হেফাজত করে আল্লাহ আমাদের জাতিকে বুঝার তৌফিক দান করে আর এগুলির কারণে যে বালা মুসিবত আসছে মনে হয় না এগুলি অপরাধ অপরাধ মনে হয় না হ্যাঁ যতগুলি বালা মুসিবত বিপদ আর আজাব রাজনৈতিক আজাব হোক আর এই এই যে সমুদ্রের আজাব হোক সবগুলির কারণ হচ্ছে হবে মাকাসাবা তাই দিকুম সবচেয়ে সবচেয়ে বড় অপরাধী শির্ক কুফরি এদেরকে একেবারে আল্লাহর পার্টনারা শরীর বানিয়ে দিয়েছে এদের খাবার লাগে না খেজের কি চরিত্রে ছিলেন ইস্তাত আমা আহলাহা এখানকার অধিবাসীদের কাছে দুইজনে খাবার তলব করলে ফাবাউ দুইজনকে খাবার দিতে দুইজনের আতিথ্য করতে তারা অস্বীকার করলো দুইজন বলা হয়েছে যদি এরকম হতে যে খাজারের খাবার লাগে না কারণ এ তো অলিউল্লাহ আর মোসা আলাইসালামের খাবার লাগে তাহলে বলা হইতো কোরআনে আইন ইয়েফু হো এই কথা বলা হইতো হ্যাঁ ইয়েফু হোমা গ্রাম থেকে চলে যায় নিরাশি এরা তো খেতে দিল না গ্রামের এক কিনারায় গিয়ে দেখে একটা ঘর আছে তার দেয়াল ভেঙে পড়ছে হাওয়াজাদা ফিহা জেরা ওই গ্রামে একটা ঘরের দেয়াল পেলেন তারা ইউরিদ আইয়ান কাদ্দা যে দেয়ালটি ভেঙে পড়তে যাচ্ছিল আর এই কয়েকদিনের মধ্যে ভেঙে পড়ে যাবে ফাঁকামা খাজির আলী ইসলাম সে দেয়ালটিকে হাতে ধরে সোজা করে দিল বাঁকা হয়ে গেছিল সোজা করে দেয়ালটিকে মুসা আলি সালাম খিদাও লেগেছে একটা পরামর্শ দিলেন এটা আর ইয়ে না আপত্তি না ভাবলেন এটা পরামর্শ শুধু দিলাম হ্যাঁ সাজেশন দিলাম লাউ সে তালাত্তা খালতায় আলাই আলী হাজরা আপনি যদি চাইতেন তাহলে এদের কাছে এর পারিশ্রমিক নিয়ে নিতেন আরে এদের কাছে খেতে চাইলাম খেতে দিল না অনাহারে আছি দু চারটা পয়সা হয়ে গেলে কিছু কিনে খেতাম আমরা লত্তা খালতা আলী হাজরা কাল হাজা ফেরাফ বেইনি ও খেজের বলছেন আলহিসাম এই হচ্ছে আমার মাঝে আর তোমার মাঝে পৃথকতা এখন আমরা আলাদা হয়ে যাব আর থাকা যাবে না একসাথে আর চলবে না একসাথে থাকা এখানে শেষ এখন হেমুসা আপনাকে বলে দেব বেতাউল ওই সব ব্যাখ্যা মালাম তাস্তাতে আলী হিসাবরা যার ওপর আপনি ধৈর্য ধারণ করতে পারছিলেন না এতক্ষণ অধৈর্য হয়ে যাচ্ছিলেন আপত্তিকর মনে হচ্ছিল অন্যায় মনে হচ্ছিল হ্যাঁ এইগুলি রহস্য কি আর এগুলির ব্যাখ্যা কি তা আপনাকে এখন আমি জানিয়ে দেব আম্মা তো যে প্রথম পানি জাহাজটি ছিল বা নৌকোটি ছিল সেটা কয়েকজন দরিদ্র মিসকিনের ছিল ইয়ামালুন আফিল বাহার তারা সমুদ্রে কাজ করত সমুদ্রে তারা রুজি রোজগার করত মানে সমুদ্রে এই নৌকা বেয়েই তাদের রুজি রোজগার হইত আমি চাইলাম যে সেটাকে দোষযুক্ত করে দিই আইব আইব থেকে আইব মানে দোষ দোষযুক্ত করে দিই ত্রুটিযুক্ত করে দিই কেন ওয়াকানা ওয়ারা আহ মালিক এদের পেছনে মানে এরা সামনে যে নৌকো নিয়ে যাচ্ছে যে দেশের দিকে ওখানে মালিক একজন রাজা আছে শাসক আছে প্রত্যেক নৌকো বা পানি জাহাজকে জবরদখল সে নিয়ে যায় কিন্তু সেই জাহাজ সব জাহাজকে নিয়ে যায় তাহলে তো কোনো জাহাজ যেতে পারে না তাহলে ভেঙে দিয়েও তো কাজ হবে না না এখানে এই জন্য আয়াতের তস্তিরে হাদিস লাগে হাদিস রয়েছে যে কুল্লা তিনি সলেহা ভালো যদি জাহাজ পাই খুব সুন্দর নতুন জাহাজ ভালো জাহাজ নতুন তৈরি করা হয়েছে বা ভালো নৌকো তাহলে সেটাকে কেড়ে নিয়ে যায় আর যদি ভাঙা ফোটা থাকে ওইগুলো ও রাজা জালেম রাজা নিতে চান ও ভাঙা ফোটা নিয়ে কি করবে কে মেরামত করবে তাই না আজকাল নতুন গাড়ি হ্যাঁ নতুন গাড়ি যদি পাই তো লম্পটেরও নিয়ে যাবে ভাঙা চোরা গাড়ি মেনটেন্স করতেই তো এর গাড়ির যে দাম তার চেয়ে বেশি হবে যা হয়ে ফেলে তো কুল্লা সাফি সাফিনাতিন সালেহা ভালো পানি জাহাজ বা ভালো নৌকো পেলে ওই জালেম শাসক জবরদখল নিয়ে যেত দখল করে নিত ও আম্মাল গোলাম আর দ্বিতীয় ঘটনা কিসের ছিল বালকের সেই বালক ফাকানা আবাওয়াহ মেনি তার আব্বা আম্মা আবাওয়াহু বলা হয়েছে দুই বাপ তো মানুষের দুই বাপ হয় নাকি দুই বাপ হয় আবাওয়া আবাওয়ান বলে মা বাবা মাতা পিতাকে উদ্দেশ্য করা আরবি ভাষায় যেমন ওয়ালেদাইন ওয়ালেদ ওয়ালেদাইন ওয়ালেদ ওয়ালেদের তসনিয়া তো ওয়ালেদ মানে তো হচ্ছে বাপ না ওয়ালাদ মানে ছেলে ওয়ালেদ মানে বাপ আর ওয়ালেদান মানে তাহলে দুই বাপ হয় ওই রকমই যেমন আবায়ন এটাতে বাপ মাকে বোঝানো হয়েছে আর মোজাক্কারটাকে পুরুষ লিঙ্গটাকে প্রাধান্য দেওয়া হয়েছে ওয়ালেদাইন মানে বাপ মা প্যারেন্টস হ্যাঁ মাতা পিতা আবাওয়াইন মানে বাপ মা তো এখানে বাপ মায়ের অর্থে আছে এখানে আলাদা আলাদা করে কথা বলা হয় যে আবার উম বাপ আর মা আল্লাপাক বলছেন যে খাজের কি বললেন ও আম্মাল গোলাম ফাকানা আবাহ মোমেনের ওই যে বালকটি যে বালকটিকে আমি হত্যা করলাম তার বাপ মা মমিন ছিল ইমানদার ধার্মিক লোক ছিল ফাখাসিনা আইর হে কাহমা তুগিয়ানা অকুফরা আমার আশঙ্কা হইল যে এই অবাঞ্ছিত বালক যে বড় হলে বড়ই খারাপ চরিত্রের হবে আমার আশঙ্কা হইল যে আইয়ুর হে হোমা এই বালকে বাপমাকে কষ্ট দেবে হোমা মানে ওই বাপমা বাপমাকে কষ্ট দেবে আর হাকায়ুর হেক এর হাক মানে কষ্ট দেওয়া এই জন্য ক্লান্তিকে খুব টাইট হয়ে গেছেন ক্লান্ত হয়ে গেছেন এটাকে এর হাক বলা আজকালকার আরবি ভাষা ব্যবহার করছিলাম আইয়ুর হে কাহমা ওকে কষ্ট দেবে তুগিয়ানান সে সীমা লঙ্ঘন করে ও কুফরা আর কুফরি করে কোন ছেলে বাপ মাকে কষ্ট দেয় যেই ছেলে হয় কাফের নাস্তিক মুশরিক পাপিষ্ট বেদিন বেনামাজি এইরকম চরিত্র খারাপ চরিত্রের লোক এবাদত বন্দী ঠিকভাবে করেন না সেই ছেলে কষ্ট দেয় বাপ মাকে আর কোন ছেলে কষ্ট দেয় যে হচ্ছে সীমালঙ্ঘনকারী বাড়াবাড়ি করে তাহলে এই দুটো খারাপ চরিত্র যদি কারো মধ্যে থাকে তো পুরোপুরি বাপ মাকে কষ্ট দেবে কুফুরি নেই হয়তো মুসলিম হ্যাঁ আর নামাজ পড়ে পাঁচক নামাজ পড়ে কিন্তু তার মধ্যে বাড়াবাড়ি সীমা লঙ্ঘন করে সেই জন্য বাড়াবাড়ি করে স্ত্রীর পক্ষ নিয়ে নেই হ্যাঁ বাপ মাকে কষ্ট দেয় বিবাহ হওয়া পর্যন্ত কোনোদিন বাপ মাকে কষ্ট দেয়নি হ্যাঁ ছোট অবস্থায় কত যে বাপ মাকে আদর করেছে আর বাপ মার কোলে থেকেছে আর বাপ মায়ের পাশে শুয়ে শুইতে কত যে মানে বাপ মার পাশে বসে গল্প করতে কতবার যে বাপ বাপ করেছে আব্বু আব্বু করেছে কিন্তু সাবালক শিয়ানা হইলে আর শরীর একটু শক্তিশালী হইলে আবার চেহারা পাল্টিয়ে যায় কেন সীমা লঙ্ঘনকারী তহিয়ান তার মধ্যে তাগুত তাহলে এইরকম চরিত্র যেন কোন ছেলে মেয়ের মধ্যে না হয় যদি কুফরি থাকে তাহলে বাপমার হক আদায় করবে না কখনো যদি তুগিয়ান থাকে সীমালঙ্ঘন থাকে তাহলে কখনো বাপমার হক আদায় হবে না বা রুজুল অত্যাচার করবে বলছেন খাজের আলী ইসলাম আরাধনা আমি যে খুন করে দিলাম একে তার মানে এই নয় যে আল্লাহকে ভালো দেবেন এর চেয়ে ভালো আল্লাহ দেবেন হয়তো ফারাদনা আমরা চাইলাম যে আইয়ুবদুল্লাহমা রব্বমা তাদের প্রতিপালক মানে এই দুই বাপ মায়ের প্রতিপালক যে মোমেন এদের প্রতিপালক তাদেরকে এর চাইতে ভালো সন্তান দেবেন খায়রামিন জাকাতান পবিত্রতার দিক থেকে ও আকরাব রহমা আর দয়াবান হওয়ার দিক থেকে অধিক যেন নিকটবর্তী হয় সে দয়ার অধিক নিকটবর্তী যেন হয় ও আম্মাল জেদার পক্ষান্তরে ওই যে দেয়ালের ঘটনা দেয়ালটাকে সোজা করে দিলাম আর কিছু নিলাম না ফাকান আলে গোলামেন ইয়াতিমাইন ফিল মদিনা সেই দেয়ালটি ছিল দুটো ইয়াতিম বালকের নাবালক ছেলে এই গ্রামে আছে ফিল মদিনা এই শহরে তাহলে যে বলা হয়েছে কারিয়া কারিয়া মানে শহর ওয়াকানা তাহতাহ কানজুল্লাহমা আর ওই দেয়ালের নিচে তাদের এই দুই বালকের ইয়াতিম বালকের ধনভাণ্ডার রাখা ছিল ওর বাপ রেখে গেছে প্রাচীন যুগে এরকম করতো বেশি টাকা পয়সা থাকলে স্বর্ণ চাঁদি থাকলে মাটিটা পুঁতে দিয়ে চলে যেত হ্যাঁ আমরা যখন ছোট কালে ছিলাম আজকাল এই জিনিসগুলো কমে গেছে খুব শুনতাম যে অমুক ব্যক্তি কি পেয়েছে হ্যাঁ টাকা পেয়েছে বলতো না টাকার হাঁড়ি পেয়েছে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এসব কথা এই সম্পর্কে এমন এমন কথা উড়েছিল যে না পেলেও অমুক জায়গায় পেয়েছে অমুক গ্রামে পেয়েছে হ্যাঁ পেয়েছে না পেয়েছে আল্লাহ ভালো জানে এগুলো যদি পাই তো অনেকের ধারণা এগুলি জিন্দের টাকা এরকম ধারণা ছিল আমরা ছোটকালে খুব সুন্দর এগুলো জিন্দের টাকা হার জিন দিয়েছে অমুককে স্বপ্নে দেখিয়েছে যে অমুক জায়গায় টাকা আছে বা মাটি খুঁড়ছিল চাষাবাদ করছিল আর টাকা পেয়েছে ইত্যাদি জিনদের টাকা এরকম একটা ভ্রান্ত ধারণা ছিল আর আর একটা হচ্ছে যেটা সম্ভাবনা যে কোনো মানুষ আগের যুগে তো ব্যাংক ছিল না আর বাড়িতে সুরক্ষিত রাখলে চোর ডাকাত খুব বেশি ছিল নিরাপত্তা ছিল না খড়ের ঘর মাটির ঘর সুতরাং মাটিতে পুঁতে রেখে দেয় হঠাৎ করে মারা গেছে ছেলে মেয়েদেরকে বলতেই ভুলে গেছে বলাই হয়নি হয়তো থেকেই গেছে আল্লাহ ফাকরাবুল আলমিন বলছেন যে খাজের আলী সালাম বললেন যে এই শহরে দুই এতিম বালক ছিল আর ওই দেয়াল যে দেয়ালটি বাড়িটি যে বালকদের এতিমদের ওই দেয়ালের নিচে তাদের হ্যাঁ, ধন সম্পদ ধন ভাণ্ডার ছিল ওয়াকান আবুহমা সলেহা আর এই দুই এতিমের বাপ বড়ই সৎ লোক ছিল নেক লোক ছিল নেক লোক ছিল সেই জন্য আল্লাহ পাক এই ধন সম্পদের হেফাজত করতে চাইলেন শিক্ষণীয় বিষয় কোরআন এবং হাদিসের ঘটনাবলী থেকে শিখতে হবে আর শুধু তরজমা পড়ে নিলেন তফসিল পড়ে নিলেন আর কিছু শিখলেন না কিসা শুনে খুব মজা লাগলো এতে করে ফায়দা নেই শিক্ষণীয় বিষয় যে আপনি যদি সৎ হন তো আপনার ছেলে মেয়েদের রিজিক আল্লাহ নষ্ট করবেন না আপনার চাকরি নষ্ট করে চাকরি খেয়ে আপনার এখান থেকে এক্সিট লাগিয়ে আল্লাহ পাকর আপনার ছেলে মেয়েকে কষ্ট দেবেন আপনি যদি সৎ হন আর যদি এখান থেকে এক্সিট লেগে যাও দেশে গিয়ে আল্লাহ উত্তম ব্যবস্থা করবেন আপনাকে আল্লাহ পাক অসহায় ছেড়ে দেবেন না ওখানে আবু হমা সলেহা আপনি যদি মরেও যান হ্যাঁ ছেলে মেয়েদেরকে নাবালক রেখে আল্লাহ পাকে তাদেরকে ফকির বানিয়ে দেবেন না আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষের অন্তরে দয়া দিয়ে দেবেন তারা তাদের খরচ দেবে এক আমাদের দিনী ভাই এক দায়ের আত্মীয় এম্বুতে অ্যাক্সিডেন্ট করে মারা যায় গত দু তিন বছর আগে বা চার বছর হয়ে গেল ঘটনা আসলে সময় পার হইতে তো দেরি লাগে না তিন চার বছর হয়ে গেল অ্যাক্সিডেন্ট করে গাড়ি দুর্ঘটনায় মারা যায় সুহান আল্লাহ ওই যে ব্যক্তি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে সে একজন মাদ্রাসা পড়ার লোক দেশের আর তার স্ত্রী আছে ছোট ছোট দুটো মেয়ে বা ছেলে আছে সব ছোট দুই বছর তিন বছর এক বছর এইরকম বয়সের সরাসরি যেই ভাইয়ের মাধ্যমে এই ব্যবস্থাটা হয়েছে তার কাছ থেকে শোনা ঘটনা তারপরে এই ঘটনা এক সৌদি জাজাহুল্লাহ খাইরন এখানে ভালো মানুষের সংখ্যা যথেষ্ট আছে দেশে খুঁজে পাওয়া যাবে না জানতে পেরেছে যে আরে অমুক ছেলেটা তো এখানে কাজ করতো হঠাৎ করে গাড়ি দুর্ঘটনা মারা গেছে এসে জিজ্ঞাসা করছে ওখানকার দায়ীকে আমাদের যে বন্ধু মানুষ তাকে যে আচ্ছা যে ভাই অ্যাক্সিডেন্ট করে মারা গেছে দিনদার মানুষ ছিল নামাজি মানুষ ছিল তো ওর স্ত্রী আছে হ্যাঁ ওই স্ত্রী আছে ছেলে মেয়ে আছে হ্যাঁ ছেলে মেয়ে আছে কেউ দেখাশোনা আছে কেউ দেখাশোনা নেই আল্লাহ ছাড়া কেউ দেখাশোনা নেই বলছে অসুবিধা নেই ঠিক আছে আমি এক হাজার এলকার মাসের মাস দেবো গত বছরে আমি অ্যাম্বোতে বক্তব্য করতে গিয়েও শুনে এলাম গত কয়েক মাস আগেও বদরি শুনে এলাম যে এখনো সেই ভাই সৌদি ভাই ওই বাংলাদেশে মাসের মাস এক পাঠাচ্ছে ওই বিধবা এবং ইয়তিম পরিবারের জন্য জি হ্যাঁ তা আল্লাহ কিভাবে রিজিকের ব্যবস্থা করেন এটা দেখানোর জন্য এই ঘটনাটা শুধু বললাম আল্লাহ যখন ব্যবস্থা করবেন তো কেউ ঠেকাতে পারবেন আর আল্লাহ যদি অসহায় ছেড়ে দেন তো বড় বড় রাজা ধীরজা কেউ আল্লাহ অসহায় করে ছেড়ে দিয়েছেন আর কাউকে সাহায্যকারী পায় না আল্লাহ আলমিন এরশাদ করছেন যে খাজের আলী সালাম বললেন যে ওয়াকান আবু এই দেয়ালটা কেন ঠিক করে দিলাম এই জন্য যে এই দুই এতিম বালকের বাপ বড় নেক লোক ছিল ফারাদা রব্বকা হে মোসা তোমার প্রতিপালক চাইলেন যে আইয়াবলুক আসুদ্দাহমা এই দুই নাবালক ছেলে এতিম সাবালক হয়ে যাক ওয়াস্তাখরিজা কানজাহমা আর সাবালক হইলে তখন হুসজ্ঞান হবে টাকাটা তখন যদি বের হয় তাহলে তারা সামলাতে পারবে পক্ষান্তরে এই নাবালক অবস্থায় টাকা যদি বেরিয়ে আসে গ্রামবাসী লুটপাট করে দেবে অথবা তারাই এখন হুসদিশা হয়নি দু চার দিনের মধ্যে হ্যাঁ দানে বামে ফুটিয়ে নষ্ট করে দিবে বুঝতে পারবে না নাবালক ছেলের হাতে পয়সা দিলে যা হয় আমাদের ইসলামী সেন্টারে কয়েক বছর আগে এক ছোট্ট মেয়ে সাত আট বছরের মেয়ে বা তার কম বাপের পকেট থেকে পাঁচশো রিয়াল চুরি করে নিয়ে চলে এসেছে নিয়ে বাপের পকেট থেকে নিয়ে চলে এসছে নিয়ে আসার পরে আর এক পর্যায়ে একটা বড় মেয়েকে নিয়েছে মঙ্গলবার তখন ফ্যামিলি আলোচনা হইতো আর নিয়ে গিয়ে ওই সিটি ফ্লাওয়ার ফ্লাওয়ারে ঢুকে পাঁচশো রিয়াল দিয়ে সামান কিনছে বেশ কিছু সামান কিনছে পঞ্চাশ টাকার সামান কিনেছি যা খাবে দাবে ব্যবহার করবে আর কি মেকআপ ইত্যাদি আর পাঁচশো রিয়াল করে চিন্তা করতে পারলেন এই জন্য নাবালকদের হাতে এই রকম আমানতের জিনিস বা এই সব জিনিস ন্যস্ত করতে নাই <clears throat> আজকাল যারা নাবালকদের হাতে মোবাইল দিয়ে দিচ্ছেন ফ্যাশন মনে করছেন আমার ছেলেটা বারো বছর বয়স হয়েছে তেরো বছর হয়ে গেছে মোবাইল দিব না এটা কেমন কথা হয় আমার মেয়েটা বারো তেরো চোদ্দ বছর বয়স স্কুলে যায় আর খালি হাতে যাবে বাই চান্স যদি যোগাযোগের প্রয়োজন হয় তাই তেরো বছরের মেয়েকে দিয়েছেন মোবাইল আর তার পরিণতি বুঝতেই পারছেন কি হচ্ছে আজকাল বুঝতে পারছেন না হ্যাঁ আর তারপরে বলছে আমার মেয়ে তো বেরিয়ে চলে গেছে এখন কেন তখন কেন জিজ্ঞাসা কেন মোবাইল দেওয়া যায় হবে কি হবে না ঠিক হবে কি হবে না আল্লাহ বলছেন তোমাদের যাদের এখনো হয়নি তাদের হাতে ধন সম্পদ তুলে দিও না না তার ব্যবহার জানবে না যে সৎ ব্যবহার কেমন হয় আর অসৎ ব্যবহার কেমন হয় জানবে না আল্লাহ ফাকরাবুল আলমী এরশাদ করেছেন যে খেজের আলী বলেন ফারাদ রব্বুকা ইয়াবলু আসুদ্দাহমা আল্লাহ পাক চাইলেন হে মুসা যে এরা বড় হয়ে যাক ওয়াস্তাখরেজা কানজাহমা তাদের ধন ধন সম্পদ তারা বের করে নেই রহমত আমির রব্বেক এটা তোমার প্রতিপালকের পক্ষ থেকে বিশেষ রহমত সেই জন্য আমি এই কাজটা করে দিলাম আমা ফাল তহু আন আমরি আর এটা আমি নিজের খেয়াল খুশি করিনি আমার নিজের মন মর্জি করিনি বরং আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে নির্দেশ দিয়েছেন যে এই কাজগুলি করু নির্দেশ দিয়েছেন অমা ফালতহু আন আমরি মনে রাখবেন এই আয়তের অংশটুকু কারা আল্লাহ পাকে নির্দেশবিহীন কাজ করেন না যাদের কাছে ওহি আসে আর যার কাছে ওহি আসে তারা হচ্ছেন নবী নাকি পীরেরাও বিনা হুকুমে কোনো কাজ করি না হ্যাঁ আমাকে আল্লাহর পক্ষ থেকে হুকুম হয় এগুলি ভণ্ডামি না কখনো না আমাকে খেজের আলী সালামের মাধ্যমে হুকুম হয় তারপরে করি এই শরীয়ত কোথায় তোমার আসলো যে খেজের আলী সালামের মাধ্যমে তোমার হুকুম হবে কোরআন হাদিসে না তাই তুমি করছো ইসলামে না থাকলে তোমার জন্য জায়জ হয়ে গেল এইরকম শরীয়ত তো নেই সারা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত কারো কাছে যদি মোহাম্মদ রসুল্লাহ নাম পৌঁছে যায় আর যদি আর তারপর আমার প্রতি ইমান না নিয়ে আসে মোহাম্মদ রসুল্লাহ বলছেন ইল্লা আমি না সাবিন না তাহলে সে জাহান্নামি হবে জাহান্নামে যাবে নবীর শরীয়ত মেনে চলতে হবে হে মোসা এটি তোমার রবের পক্ষ থেকে রহমত ছিল আমরি এটা আমি নিজের পক্ষ থেকে করিনি বরং আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জানিয়েছেন তাই করেছি এই হচ্ছে ব্যাখ্যা ওই সব বিষয়গুলির যে সম্পর্কে আপনি ধৈর্য ধরতে পারছিলেন না মালাম তাস্তে আলী হেসবরা ভাষাবিদরা বলেছেন যে এখানে মালাম তাস্তে বলেছেন আর একটু আগে দেখেন আয়াত নম্বর এটা হচ্ছে বিরাশি আর আয়াত নম্বর আঠাত্তরে দেখেন হাজা ফেরাক ও বেইনি ও বেইনেক সৌনব্য কবি তাউল মালাম তাস্তাতে আলী হেসবরা তাস্তাতে আলী সবরা আর এখানে মালাম তাস্তে আলিহি সবরা অথচ অর্থ একই অর্থ একই ইস্তাতা মানে সক্ষম হওয়া মালাম তাস্তে আর মালাম তাস্তাতে একটা তা ওখানে বাড়ানো রয়েছে আসল সেগা হচ্ছে লাম তাস্তাতে ইস্তাতা ইস্তাতি ইস্তিতা এটা হচ্ছে আসল সেগা কিন্তু তা ইস্তিফালের তাটা কখনো কখনো উজ্জ করা জায়েজ রয়েছে আরবি ভাষা আরবি গ্রামারে সার্ফে পূজ্য করা জায়েজ রয়েছে এখানে শেষ আয়াতে বিরাশি নম্বর আয়াতে মালাম তাস্তাতে ছিল সেটাকে মালাম তাস্তে আল্লাহ উজ্জ করে তার এই বাণী নাজল করেছেন কোরআনে করিমের মালাম তাস্তে আলী সবরা অর্থ একই শব্দ একই তাহলে এখানে তা উজ্জ করলেন ওখানে কেন করলেন না করলে দুই জায়গায় উজ্জ করতেন না হয় কোনো জায়গায় করতেন না কেউ যদি এতরাজ করে এরও জবাব তা সিরকাররা দিয়েছেন তাহলে তফসিলে অনেক কিছু জানার রয়েছে যেগুলি সাধারণ লোকদের জন্য হয়তো বলে হয়তো অনেকে বুঝবেন না আর বুঝলেও হয়তো বেশি ফায়দাও হবে না তারপরও এই বিষয়টিকে যখন তুলে ধরেছি তাহলে বলেই দিই রহস্য যে পার্থক্য কেন মুসা আলী সালামকে যখন এই তিনটি ঘটনার ব্যাখ্যা বর্ণনা শুরু করলেন হাজির আলী সালাম তখন মুসা আলি সালাম এখনো শোনেননি বিষয়গুলি কিন্তু তার সামনে জটিল হয়ে আছে জটিল হয়ে নেই বড়ই ভারী আছে আরে এইরকম কাজ কেন করলো থেকে খারাপ করে দিল নৌকাটাকে খারাপ করে দিল এইদিকে এই ছেলেটাকে খুন করে দিল এইদিকে আমরা না খেয়ে আসি আর দুটো পয়সাও নিল না ঠিক না জটিল হাসি বিষয়গুলি ব্যাখ্যা কি এরকম করলো কেন রহস্য কি তো যেমন বিষয়টা জটিল হয়ে আছে তখন শব্দটা একটু ভারী আল্লাহ রেখেছেন মালাম তাস্তাতি আলী হিসাবরা শব্দের বা বাক্যের বিষয়ের সাথে সম্পর্ক আছে বিষয় জটিল হয়ে আছে এখনো ব্যাখ্যা করা হয়নি সেজন্য শব্দ একটু ভারী শব্দ আল্লাহ ব্যবহার করেছেন আর যখন এই তিনটি ঘটনার ব্যাখ্যা করে দিলেন করে দেওয়ার পরে বলছেন অমা তোহান আমরি এই যে ঘটনাগুলি রহস্য শুনাইলাম এগুলি আমি নিজের পক্ষ থেকে করিনি জাহালেখা তাবিউল মা তাস্তে আলী হিসাবরা এই হচ্ছে ওই সব কথার ব্যাখ্যা যার ওপর হে মোসা আপনি সবুর করতে পারছিলেন না ধৈর্য ধারণ করতে পারছিলেন না এখানে এখন ব্যাপারগুলি ক্লিয়ার হয়ে গেছে সহজ হয়েছে মুসা আলি ইসলামের জন্য এখন হালুয়া ব্যাপার তো ঠিকই তো তাহলে কথা ঠিকই এই ছেলে সাবালক হইলে সাবালক হয়ে বাপকে অনেক পাপে লিপ্ত করতো মানে একটা লোকের এটা ছেলে যদি ডাকাত হয়ে আসে সন্ত্রাসী হয়ে আসে তাহলে এই সন্ত্রাসী ডাকাতের জন্য চোরের জন্য আসামি ওই কাঠ গড়াই অনেক সময় জেল খেটে আসতে হয় বাপ মাকে করছে না বা গ্রামের লোকের কাছে কত রকমের অন্যায় কথা শুনতে হবে মুসল্লি নামাজ দেখাইছ ছেলেকে সামলাও বলবে না কত যে কষ্ট তারপর নিজের বাড়িতে এসে বাপ মার প্রচুর অত্যাচার করতে পারে যখন ঘটনা ক্লিয়ার হয়ে গেল যে এই এই ছেলে দুনিয়াতে না থাকলে ভালো আল্লাহ এর চাইতে ভালো দেবে সহজ হয়ে গেছে যখন সহজ হয়ে গেছে তখন গ্রামারের দিক থেকে ভাষার দিক থেকে সহজ বাক্য আল্লাহ পাকে নিয়েছেন মা আলম তাস্তের আলী হিসাবরা এটা হচ্ছে কোরআনে কেরিমের অলঙ্কার একে বলা হয় অলঙ্কার বিদ্যা বালাঘাট এলমুল বালাঘাট আয়াতে আমরা পৌঁছে গেছি ইনশাআল্লাহ তালা তারপরে জুলকারনাইনের ঘটনা আসবে আগামী সপ্তাহে আল্লাপাক সহি সালামত রাখলে শোনাবো হাদিসটা শোনাবার সময়ও নেই একেবারে শেষ হয়ে গেছে সুতরাং আগামী সপ্তাহে মনে করিয়ে দিবেন বাকি হাদিসের অংশটা তাতে বেশ কিছু অতিরিক্ত কথা আছে আর তার সাথে সাথে খেজের আলী সালাম সম্পর্কে সঠিক ধারণা যেটা কোরআন সন্ন্য মোতাবেক সেটা হওয়া উচিত আর ফিজর আলি সাল্লাম বেঁচে আছেন না মারা গেছেন সেটাও জানা উচিত আর এই বিষয়টা কেন গুরুত্বপূর্ণ একজন মরল না মাসলো আছে না নেই এটা কেন গুরুত্বপূর্ণ এই বিষয়গুলি আমাদের জানা রয়েছে কারণ শির্ক বিদাত থেকে বাঁচা ফরজ জাতিকে আর শির্ক বিদাতের রাস্তাই হচ্ছে খেজের আলি সালাম বেঁচে আছেন না মারা গেছেন বেঁচে আছেন তার মানে ওই রাস্তা খোলা আছে ভণ্ডদের জন্য আর যেই রাস্তা দিয়ে তাদের কাছে এই শৈতানের ওহি আস্তে আছে এই ধারণা ভ্রান্ত ধারণা আল্লাহ ফাকরুল আলম যেন হৃদায়ত দান করেন আল্লাহ ফাকরান করিম বুঝার তৌফিক দান করেন নবী করিম সাল্লাহ ইসলামের তরিকে আমাদের চলার তৌফিক দান করেন সুহান রব্বিক রব্বিল ইজাত আসিফুন ওসালাম আলমুর সালিম আলহামদুলিল্লাহ